তো আল্লাহ সুবানতালা আমাদেরকে এত সুন্দর একটি মাজলিসে জিকিরের মাজলিসে আল্লাপাক বসার তৌফিক দিয়েছেন এটি আল্লাহ রব্বুল আলমিনের বিরাট একটি নিয়ামতের বিষয় তো আমি আসতে একটু বিলম্ব হয়ে গিয়েছে এজন্য আপনারা এটিকে ক্ষমা সম্ভব দৃষ্টিতে দেখবেন আজকে আমাদের এই প্রোগ্রাম কিন্তু ওয়াজ মাহফিল না আমাদের প্রোগ্রাম হল সেমিনার ইসলামী সম্মেলন তো ওয়াজ মাহফিল আর সম্মেলন বা সেমিনার দুইটা এক জিনিস না ওয়াজ মাহফিল হলো এক প্রকৃতি আর ইসলামী সম্মেলন বা সেমিনার যেগুলো এগুলো হলো ভিন্ন প্রকৃতির ওয়াজ মাহফিল হলো আম জনতার জন্য যেখানে সর্বস্তরের জনতা থাকে আর সেমিনার হলো মোটামুটি যারা একটু বোঝার মতো উপলব্ধি করার মতো যাদের মধ্যে জ্ঞান আছে এই লোকদেরকে নিয়ে হয় সেমিনার তো সেমিনারে যে আলোচনা হবে সেটি হবে তথ্য ভিত্তিক রেফারেন্স ভিত্তিক আর ওয়াজ মাহফিলেও রেফারেন্স ভিত্তিক হবে কিন্তু সেখানে বলে দেওয়া দরকার হয় না যে এটি কোরআন একাডেমির এত নম্বর আয়াত এটি অমুক গ্রন্থের হাদিস অমুক সাহাবি বর্ণনা করেছেন বা এই হাদিসের মান সহি না হাসান এগুলো ওয়াজ মাহফিলে বলা জরুরি না কিন্তু সেমিনার হলে সেখানে এগুলো বলে দিতে হয় কারণ সেমিনারে যারা আসেন তারা বিষয়গুলো নোট করবেন এবং তিনি এই বিষয়ের উপরে অন্য জায়গায় আলোচনা করবেন অন্যদেরকে দাওয়াত দিবেন এই জন্য সেমিনারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ আজকে আমাদের এই সেমিনারের আলোচ্য বিষয় কি আপনারা জানেন না সেমিনারের বিষয়বস্তু নাকি সেমিনারের বিষয়বস্তু আগে থেকে জানাই দিতে হয় তাহলে আপনারাও কিছু লেখাপড়া করে আসবেন যিনি আলোচনা করবেন উনিও কিছু লেখাপড়া করে আসবে তাহলে এই সেমিনার অনেক সুন্দর হয় আজকের আলোচনার বিষয়বস্তু হলো সলাৎ ও সিয়াম সেমিনারের আলোচ্য বিষয় হলো সলাৎ ও সিয়াম অর্থাৎ দুটি জিনিসের আলোচনা আজকের সেমিনারে আমাদের আলোচনা একটি হলো সলাৎ আরেকটি হলো সিয়াম ইসলামের আর কান কয়টি বলেন তো দেখি আরকানুল ইসলাম পাঁচটি আর আর কানুল ইমান কয়টি সবাই কথা বলেন না দেখি এগুলো তো প্রাইমারি স্টেজের লেখাপড়া যে আর কানুল ইমান কয়টি আর কানুল ইসলাম কয়টি তাহলে আর কানুল ইমান হলো কয়টি আর কানুল ইমান ছয়টি কিন্তু আমাদের দেশের বইয়ে লেখা আছে কয়টি ষাটটি একটা বাড়লো কেমনে জি আলহামদুলিল্লাহ আমাদের শ্রোতা দেখা যায় আজকে খুব ভালো মানসম্পন্ন শ্রোতা সেমিনারে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমাদের দেশে সাতটি হওয়ার কারণ হল ইয়মল আখের যেটি ইয়মল আখেরের একটি অংশ হইল একটি পাঠ হইল ওয়ালবাসে বাদ আল মাউ তো আমাদের দেশে দুইটাকে আলাদা আলাদা করে সাতটা করা হয়েছে মূলত আর কানুল ইমান হইল ছয়টি তবে আবার কোন কোন হাদিসে ওয়ালবাসে বাদাল তো আছে কিন্তু যেই হাদিসে ওয়ালবাসে বাদাল মাওত আছে সেই হাদিসে কিন্তু ইয়মল আখের নাই যেখানে ইয়মল আখের আছে সেখানে ওয়ালবাসে বাদাল মাও নাই তো এই জন্য খেয়াল রাখবেন আপনি যদি বলেন যে বাসে বাদাল মত এটা আর কারুল ইমান না আপনাকে অনেক বাই আছে হাদিস খুলে দেখাবে দেখেন এটা তো হাদিসের মধ্যে নবিসাম বলছেন ওয়াল বাসে বাদাল মত তো যে হাদিসটা দেখাবে আপনি ওই হাদিসটা ভালো করে খেয়াল করবেন যে ওই হাদিসের মধ্যে আলিয়াউল আখের আছে কিনা অর্থাৎ দুটা এক জিনিস হওয়ার কারণে কোন জায়গায় নবী সাল্লাহ সাল্লাম ওয়াল বাসে বাদাল মাউত বলছেন আর কোন কোন জায়গায় ইয়মল আখের বলছেন যেমন হাদিসে জিব্রিল হাদিসে জিব্রিল যে প্রসিদ্ধ হাদিসটি এই হাদিসে জিব্রিলের মধ্যে ওয়ালবাসে বাদাল মাউত আসে নাই আসছে শুধু ওয়ালিয়াউমিল আখের ইসলামের পাঁচটি আরকানের মধ্য থেকে এই দুটি গুরুত্বপূর্ণ আরকান একটি হলো সলা আর একটি হলো সিয়াম নবী সাল্লা ইসলাম স্পষ্ট করে বলেছেন যে হাদিসটি মোত্তাফাকুন আলাই অর্থাৎ সহি আল বখারি এবং সহি মুসলিমে একই সনদে একই মতনে মোত্তাফাক হিসাবে দুই রাবি দুই বর্ণনা করেছেন তাদের কিতাবে উল্লেখ করেছেন ওই হাদিসকে বলা হয় মোত্তাফাকুন আলাই ওই মোত্তাফাকুন আলাই হাদিস আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ হুমা থেকে বর্ণিত হাদিস নবিসাম বলেন বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপরে এক নম্বরটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোন কোন রেওয়ায়তে এসেছে ওয়াহদাহুলা সারিকালা কোন কোন হাদিসে ওয়াহদাহুলা সারিকালা সহ আসছে আবার কোথাও কোথাও শুধু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ এটা হলো এক নম্বর রোকন দুই নম্বর রোকন হলো ওয়া কায়েম করা তিন নম্বর রোকন হলো জাকাত আদায় করা আর চার নম্বর আর পাঁচ নম্বরটা কোন জায়গায় সিয়াম আসছে চার নম্বরে হজ আসছে পাঁচ নম্বরে আবার কোন জায়গায় হজ আসছে চার নম্বরে সিয়াম আসছে পাঁচ নম্বরে তাহলে বোঝা যায় আমাদের আজকের আলোচনার যে দুটি বিষয় যে একটি হলো একটি হলো সলাৎ আর একটি হলো সিয়াম দুইটি আরকানুল ইসলামের গুরুত্বপূর্ণ দুটি বিষয় তো আমরা প্রথম বিষয়টা নিয়ে আসি সলাপ সলাপ জাহিরি যুগে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে ইসলাম এসে এরকম পুরাতন জাহিরি যুগের শব্দগুলোকে ইসলামিক ওয়ার্ড হিসাবে আলফাজে ইসলামিয়া হিসাবে ইসলাম এরকম শব্দগুলোকে নির্দিষ্ট একটি এবাদতের জন্য নির্দিষ্ট করে ফেলতেন এজন্য সলাতের কিন্তু অনেক আবিধানিক অর্থ আছে সলাতের এক অর্থ হইল আপনার রাত মানে ড্যান্স নাচ আরব দেশে জাহিলি যুগে নাচের অনুষ্ঠান হলে ওই অনুষ্ঠানকেও সলাপ বলা হয়েছে তাহলে বোঝা যায় সবাই মিলে নাচলেও সলাপ হয় যারা বলেন যে নবিসামের হাদিস দরকার নাই কোরআনে যথেষ্ট বর্তমানে চতুর্দিক থেকে এমন ফেতনা মানে আমাদের ইমান আকিদা মানহাজ ঠিক রেখে টিকে থাকা বর্তমানে এত কঠিন চতুর্মুখী আপনার ইমান বিধ্বংসী হামলা ইমান বিধ্বংসী ফেতনা বর্তমানে বড় ধরনের একটি ফেতনা হলো তারা নিজেদেরকে আহলুল কোরআন বলে দাবি করেন আহলুল কোরআন হিসাবে পরিচয় দেন তারা বলেন যে আমরা শুধু কোরআন একাডেমের আয়াত মানি কিন্তু আমরা হাদিসকে স্বীকার করি না হাদিস মানি না তা আপনি যদি হাদিস না মানেন যদি কোরআনে মানেন তাহলে কোরআন মানলে আপনার পক্ষে সলাৎ আদায় করা সম্ভব হবে না কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে শুধু বারবার বলছেন আকি মুসলা আকি মুসলা তা আপনি সলাত আদায় করবেন কিভাবে সলাত আদায় করতে হলেই নবী সাল্লা ইসলামের হাদিসের দিকে যাইতে হবে আর হাদিসের দিকে না গেলে আপনার আমার পক্ষে সলাৎ আদায় করা সম্ভব না এবং শুধু তাই না কোরআনে কারিম মানতে গেলেই হাদিস মানতে আমরা বাধ্য কারণ কোরআনে কারিমেই বারবার আল্লাহ পাক বলছেন আমার আনুগত্য করো আনুগত্য করো তো আনুগত্য আমরা পাবো কই হাদিসেই তো পাবো তা হাদিসে যদি না মানি তো রাসুলের আনুগত্য হবে কিভাবে কোরআন মানাই তো হবে না সূরা আন-নাহালের নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم আমি আপনার উপরে যে জিকির নাজিল করেছি যে কোরআন নাজিল করেছি এই কোরআনে কারিমকে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আপনাকে দিয়েছি সোহান আল্লাহ যে এই কোরআন শুধু নাজিল করি না এটার ব্যাখ্যা দিবেন বয়ান করবেন তাফসির করবেন আপনি এটার বাস্তব আমল দুনিয়াবাসীকে দেখাই দিবেন আপনি তো নবী সাল্লাহ ইসলামের সলাদ যদি না শিখি নবিসামের সলাতের পদ্ধতি যদি না দেখি তাহলে তো কোরআন মানাই হবে না তাহলে কেউ যদি বলেন যে আমি কোরআন মানি হাদিস মানি না তার অর্থ হলো তিনি কোরআনও মানান না কারণ কোরআন মানলেই তিনি নবিসামের সহি হাদিস গুলো মানতে বাধ্য হবেন সলাদকে আল্লাপাক এত গুরুত্বপূর্ণ আবাদত বানিয়েছেন ইমানের পরে এক নম্বর গুরুত্বপূর্ণ আবাদত হইল এজন্য কোরআনে কারিমে কোরআনে কারিমে আল্লাহ সুবান যতগুলো আবাদতের কথা বলছেন সবচেয়ে বেশি আল্লাহ সুবান বর্ণনা করেছেন কোন এবাদতের কথা সলাদ কোরআনে কারিমে সবচেয়ে বেশি আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন সলাতের কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই আয়াতটি আসছে কেউ কেউ বিরাশি বার হিসাব দেন আসলে বিরাশি বার এরকম গণা এটা ঠিক নেই অর্থাৎ অসংখ্য বার আল্লাপাক কোরআনে কারিমে বলছেন আকিমুসলা ওয়া আতুস যে তোমরা সলাপ কায়েম করো জাকাত আদায় করো তাহলে সলাতের এবাদতটি এত গুরুত্বপূর্ণ বলেই আল্লাপাক সবচেয়ে বেশি নির্দেশনা দিয়েছেন সলাতের আজকে মুসলিম উম্মা সবচেয়ে বেশি গাফেল সলাদ থেকে আমাদের সমাজে দেখবেন অধিকাংশ মুসলিম এবং একটা জরিপে গবেষণা দেখা গিয়েছে পঁচানব্বই ভাগ মুসলিম বাংলাদেশে নিয়মিত সলাত আদায় করে না মানে শতকরা পাঁচজন মুসলিম নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে আর পঁচানব্বই ভাগ মুসলিমেই পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে না তাহলে যেই দেশে পঁচানব্বই ভাগ মুসলিম ইমান আনার পরে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ এবাদতটি সলাপ সেটি আদায় করে না সেই দেশে আবার ওই তারাবি কত রাকাত এটা নিয়ে ঝগড়া করে মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো যে লুঙ্গির খবর নাই কিন্তু পাগড়ি বেঁধে ফেলছে পাগড়ি ঠিক আছে এই গল্প তো আপনারা সবাই জানেন যে মসজিদে গেছে যাই এখন পাগড়ি নিয়ে যায় নাই ভুলে গেছে যে প্রতিদিন পাগড়ি নিয়ে যান আজকে পাগড়ি ভুলে গেছে চিন্তা করলেন হারে আজকে তো আমি বিশাল ফজিলত বিশাল স্বভাব থেকে মাহরুম হয়ে যাব তখন তিনি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলছেন বিশাল স্বভাবের জন্য কিন্তু এখান দিয়ে তার নামাজে হয় নাই ফরজ তরফ হয়ে গেছে এই খবর কিন্তু তার নাই আমাদের বাঙালি মুসলমানের অবস্থাটা বর্তমানে এরকম দেখবেন যে একটা নফল একটা সন্ন্যত নিয়ে এমন ভাড়াবাড়ি আরেক জায়গা দিয়ে তার বিশাল বিশাল ফরজের খবর নাই একটা ফরজ তার থেকে চলে যাচ্ছে সেটার খবর নাই এই দেশের পঁচানব্বই ভাগ মুসলমান ফাঁস ওয়াক্ত সলাপ কায়েম করে না ফাঁস ওয়াক্ত সলাপ কায়েম না করলে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যেখানে নিশ্চিত জাহান্নামের দিকে চলে যাচ্ছে পঁচানব্বই ভাগ মানুষ সেখানে আপনার সেই ফরজ সলাৎ নিয়ে কোনো আলাপ আলোচনা নাই আজকের ওয়াজ মাহবিল গুলোতে ফরজ সলাতের গুরুত্ব নামাজের গুরুত্ব এই আলোচনা কিন্তু হয় না তেমন আলোচনাটা হয় বেশি কিসের বলেন তো দেখি আলোচনা শূন্য তো না আলোচনা হয় এই যে তারাবি আট থাকবো না বিশ রাখাতে থাকবো আচ্ছা যেখানে ফরজ নামাজে নাই সেখানে তারাবির গুরুত্ব আছে নাকি কি বলেন যে লোক ফরজ নামাজে পড়ে না পাঁচ বাক্য তার জন্য তারাবি গুরুত্বপূর্ণ আছে তার জন্য গুরুত্ব এনে তার তারাবি পড়ার দরকার নাই কারণ যার ফরজ নামাজে নাই সে নবল নামাজ পড়ে তার লাভ থাকে এই জন্য মানে এই সলাৎ এমন একটি গুরুত্বপূর্ণ আবাদত এই সলাতের দিকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে আর সলাতের কোনো ছোটখাটো নিয়ম কানুন নিয়ে সুন্নত মুস্তাহাব নিয়ে সমাজে কোন ধরনের কথা বলাও প্রয়োজন নেই অর্থাৎ যেখানে ফরজ নামাজে আমরা সঠিকভাবে আদায় করছি না সেখানে আমরা বেশি বেশি মুসলিম উম্মার কাছে দাওয়াত দিতে হবে ফরজ ফলাতে সেখানে ওই হাত কোথায় বানবে এটা পরে এটা দাওয়াতের বিষয় না রাপলিয়ে দেন করবে কি করবে না এটা দাওয়াতের বিষয় না তারপরে আপনারা আমিন সশব্দে বলবে না নিঃশব্দে বলবে এটা দাওয়াতের বিষয় না দাওয়াতের বিষয় হলো ফলাত ফলাত আদায় করতেছে কিনা এটা হলো দাওয়াতের বিষয়বস্তু কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সলাতের দাওয়াত না দিয়ে এগুলোর দাওয়াত বেশি দিই যে নামাজে পড়ে না তারা বলিয়ে দেয় নাকি আমিন সশব্দ বলা নিঃশব্দ বলা কি তার কাছে তো এগুলো কোনো গুরুত্বই নেই কারণ যে ফলাত নাই ফরজে তরক করে যার কাছে অসংখ্য হারাম কবিরা গুণা তার মধ্যে বিদ্যমান তাহলে তাকে যদি আমি বলি যে ভাই আপনি এই সন্ন্যত আমলটা করেন এই মুস্তাহাম আমলটা করেন আপনি মাথায় পাগড়ি দেন না কেন তার জন্য পাগড়ির কোনো গুরুত্ব আছে কারণ যে অসংখ্য হারাম কাজের সাথে জড়িত এই জন্য দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে মূল জিনিসের দাওয়াত দিতে হবে শাখা প্রশাখার দাওয়াত না এই জায়গায় আমাদের অনেক গলত আছে আর সমাজে অশান্তি সৃষ্টি হয় ছোট জিনিস দিয়ে বড় জিনিস নিয়ে কোনো অশান্তি হয় না দেখেন আপনার ফজরের ফরজ নামাজ কয় রাখাত এটা নিয়ে সমাজে কোনো ঝগড়া আছে আর জহরের ফরজ কয় রাখাত ঝগড়া আছে আসরের ফরজ কয় রাখাত মাগরীবের কয় রাখাত এশার কয় রাখাত সব ঠিক আছে এগুলা নিয়ে কেউ কোনো ঝগড়াও নাই কোনো মারামারিও নাই কোনো কথাও নাই এবং যারা আদায় করে না তারা বর্তমানে মাঝহাবি সেজে বসে আছে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে না তাও উনি হানাভি মাঝহাবের অধিকারী আরেকজন নামাজ পড়ে সবকিছু কিন্তু উনি হয়ে গেছে লামাঝাবি এরকম হয়েছে না সমাজে যিনি ফাঁসক্ত নামাজ পড়ে না উনি কিন্তু মাঝহাবি তো উনার এটা কোন মাঝাবে আছে পাঁচ নামাজ না পড়লে জান্নাতে যাবে এরকম কোন মাঝাবে আছে হানাবি মাঝাবে আছে সাহাবি মাঝাবে আছে মালিকি মাঝাবে আছে হাম্বলি মাঝাবে আছে কোনো মাঝাবে নেই অথচ আমাদের সমাজে উনি সবচেয়ে বড় মাঝাবি আর যারা নামাজ পড়তেছেন হয়তো দুই একটা সুন্নত মোস্তাহাব একটু আমাদের সাথে মিলতেছে না তারা হয়ে গেছে অথচ তাদের এই আমলগুলো এক মাঝাবে না এক মাঝাবে আছে হানাবি মাঝাবে কোনোটা আছে কোনোটা সাহাবি মাঝাবে আছে কোনোটা হাম্বলি মাঝাবে আছে কোনোটা মালিকি মাঝাবে আছে এক মাঝাবে না এক মাঝাবের ভিতরে এই নিয়মগুলো আছে চার মাঝাবের বাইরে কিন্তু যায় নাই অথচ মাঝাবের ভিতরে থাকিও মানে আমি ইমাম সাহেবের সাথে না মিলার কারণে সবাই হয়ে গেছে কি লামাজাবি আরেকজন নামাজে পড়ে না উনি আমাদের কাছে মাঝহাবি অথচ লামাজাবি কে যে নামাজে পড়ে না সে হলো লামাজাবি তার কোনো মাঝাব নাই সে হানাফি মাঝাবও মানে না সাহাবি মাঝাবও মানে না মালিকি মাঝাবও মানে না হাম্বলি মাঝাবও মানে কারণ সে নামাজ পড়তে না মাঝাবের দরকার ছিল সে নামাজে পড়ে না তার তো কোনো মাঝাবের দরকার নেই সে হয়তো অরিজিনাল লামাজহাবি কিন্তু দেখা যায় আমরা ওই লামাজহাবিদেরকে নিয়ে দল পাকাই ওই নামাজিদেরকে মসজিদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি এটা অত্যন্ত আমাদের এই মুসলিম সমাজের জন্য দুঃখজনক বিষয় আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন তা আমাদের মূল এক নম্বর পয়েন্ট যেটি যে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল সলাৎ এই জন্য আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে সলাতের প্রতি সলাতের শাখা প্রশাখা মাসালার প্রতি না আবার কথাটাকে বুঝাইতে পারছি মানে আমাদেরকে গুরুত্ব দিতে হবে সলাত আদায় করে কিনা পাঁচ ওয়াক্ত এটা হলো মূল কেউ রাফলিয়ে দেন করা না করার কারণে জাহান নামে যাবে না তারপরে আপনার কেউ যদি আমিন আসতে বলে আমিন আসতে বলল কেন জোরে বলল কেন এই কারণে কেউ জাহান নামে যাবে নাকি যাবে নাকি আপনারা অনেকে কথা বলেন না মনে হয় জাহান নামে যাবে নাকি এগুলার কারণে কেউ জাহান নামে যাবে না কিন্তু যদি ফরজ সলাত আদায় না করে সে যে জাহান নামে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে এ ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াতও আছে নবিসামের হাদিসও আছে কোরআন করিম আল্লাপাক সৌরাল মুদাসিরের বিয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াত আল্লাপাক স্পষ্ট করে বলছেন মা সালাকাকুম ফি সাকার জাহান নামেদেরকে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার তোমরা জাহান নামে আসলা কেন জাহান নামীরা উত্তরে চারটা কারণ বর্ণনা করবে এক নম্বর কারণটাই হলো আমরা নামাজে ছিলাম না লামনা কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না তাহলে মুসল্লি না থাকলে পাঁচ অর্থ নামাজের মুসল্লি না হলে সে যে জাহান নামে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই সলাপ এমন একটি গুরুত্বপূর্ণ আবাদত আল্লাহর ঘরের তাওয়াত কোনো আবাদত বন্ধ করতে পারে না আল্লাহর ঘরের তাওয়াত চব্বিশ ঘন্টা চলতে থাকে এক মানে কোনো আবাদত কোনো কিছুই তাওয়াব বন্ধ করতে পারে না শুধুমাত্র একটা আবাদত আছে যে আবাদতের যখন জামাত শুরু হয় তখন কিন্তু বাইতুল্লাহর তাওয়াবও বন্ধ হয়ে যায় শুধু ফরজ সলাতের যখন একামত হয় একামতের পরে তাওয়াফ স্টপ তাহলে তাওয়াফের মতো প্রভাবশালী এত বড় এবাদত কেউ সলাদ বন্ধ করে দিতে পারে থামাই দিতে পারে তাহলে সলাদটা তাওয়াফের থেকেও অধিক শক্তিশালী আবাদত যেই আবাদত তাওয়াফকেও থামাই দিতে পারে তাহলে সেই আবাদত আমার আপনার দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডকে থামাই দিতে বাধ্য এই জন্য সলাতের ওয়াক্ত হবে আজান হবে দুনিয়াবি আর কোন কর্মকাণ্ড একজন মুমিন করতে পারে না তার সমস্ত কাজ থেমে যাবে সমস্ত কাজ স্টপ হয়ে যাবে যিনি ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তিনি তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবেন যিনি চাকরি বাকরির কাজে আছেন তার চাকরি বাকরির কাজ অফিসের কাজ বন্ধ যিনি মাঠে ঘাটে আছেন তার মাঠে ঘাটের কাজ বন্ধ আজান হয়ে গেছে এক নম্বর কাজ সলাৎ সলাৎ এরকম গুরুত্বপূর্ণ একটি আবাদত সলাতের কারণে মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায় এক মুসলিম আর এক মুসলিমের ভাই কিন্তু কখন ভ্রাতৃত্ব নষ্ট হয় সলাতের কারণে সুরা তাওবার পাঁচ নম্বর আয়তে আল্লাপাক বলছেন যদি তারা তবা করে সলাৎ কায়েম করে জাকাত আদায় করে তাহলে তাদের রাস্তা পরিষ্কার করে দাও আল্লাপাক এর সাথে বলছেন দিন যদি তারা তওবা করে সলাৎ কায়েম করে জাকাত আদায় করে তারা তোমাদের ভাই যদি না করে ভাই না ভাতৃত্ব নষ্ট হয়ে যায় কিন্তু আজকে দুঃখজনক যারা নামাজ পড়ে না তারা হয়ে গেছে আমাদের ভাই আর নামাজি হয়ে গেছে আমাদের শত্রু এইরকম সমাজে আছে না অনেক জায়গায় আছে অথচ নামাজিরা আমার ভাই আর যারা সলাত আদায় করে না তারা আমার ভাই না অথচ আমরা দেখে ইমাম সাহেবেরাই নামাজিদেরকে আমরা বাতৃত্ব থেকে বাদ দিয়ে দিই এক ইমাম সাহেব পতোয়া দিচ্ছেন যে ইমাম সাহেবের মতো নামাজ যদি না হয় তাহলে মুসল্লি নামাজ হবে না কারণ ইমামের অনুসরণ করতে হয় কারণ আমাদের দেশের নিয়তের মধ্যে বলে একটা দায়িত্ব দেয়াজ আল ইমাম তাই ইমামের অনুসরণ করতে হবে তাহলে ইমাম যেভাবে নামাজ পড়বে মুক্তা দিও সেভাবে পড়বে যদি এলোমেলো হয় নামাজ আর হবে না বরবাদ নামাজ তো অনেক মুসল্লি ভয় পেয়ে গেছে আসলে তো ঠিক কথা যে ইমামের মতো নামাজ যদি না হয় তাহলে আমার নামাজ হবে কিভাবে কারণ ইমামের একটা তো জরুরি বিষয় আচ্ছা তো ওই মুসল্লিকে বললাম যে ভাই আপনি ওই ইমাম সাহেবকে যিনি ফতোয়া দিয়েছেন তাকে একটু জিজ্ঞাসা করেন যে উনি যে হজে গেছেন ওই হজে গিয়ে যে চল্লিশ দিন সলাত আদায় করছেন এই সলাদটা কাবার ইমামের সাথে মদিনের ইমামের সাথে মিলছিল কিনা কাবার ইমাম যেভাবে যা যা করছেন উনি কি সেম ওইভাবে সলাত আদায় করছেন মদিনার ইমাম যেভাবে করছেন উনি সেভাবে করছেন তাহলে তো উনার চল্লিশ দিনের সব নামাজ বাতিল উনি চল্লিশ দিনের সলাপ কাজা করছেন কিনা আর কাজা তো বাংলাদেশের এক ওয়াক্ত এক লক্ষ ওয়াক্ত হইল কাবার কয় ওয়াক্ত এক ওয়াক্ত কারণ এখানকার এক লক্ষ রাকাত কাবার হইল এক রাকাত মসজিদে হারামের এক রাকাতের সমান তাহলে উনি ওখানকার এক রাকাত যদি বাংলাদেশে আসে কাজা করে এক লক্ষ রাকাত কাজা করতে হবে তাহলে উনি এই নামাজগুলো কাজা করছেন কিনা যদি কাজা করেন তাহলে ঠিক আছে তাহলে বুঝতাম যে উনার মাসালা উনি ঠিক আছে যে উনারও নামাজ এরকম বাতিল হয়েছে উনি ঠিক করছে তাহলে আপনারও নামাজ বাতিল হয়ে যেতে পারে তো উনার যদি চল্লিশ দিন এই নামাজ ঠিক হয় তাহলে আপনার নামাজ ঠিক হইতেও কোনো অসুবিধা নাই তখন বাংলাদেশের আজ পর্যন্ত একজন ইমাম সাহেব পাওয়া যায় নাই যিনি কাবার ইমামের পিছনে নামাজ পড়ে আবার কাজা করছে নামাজ হয় নাই এরকম ইমাম সাহেব খুঁজে পাওয়া যায় নাই অর্থাৎ ইমামের সাথে না মিললেও ফলাপ হয় এবং ওখানে গিয়ে চল্লিশ দিন আসরের ফলাপটা আদায় করে যে সময় ওই সময় কিন্তু হানাফি মাজাব অনুযায়ী আসরের রক্ত হয় না মক্কাতে মদিনাতে যে আসরের সলাপ আসরের সলাদটা অনেক আগে হয় না তো এই যে সময় আসরের সলাত আদায় হয় ওই সময় হানাফি মাজাব অনুযায়ী সলাতের ওয়াক্ত হয় নাই আচ্ছা তো ওই চল্লিশ দিন যে আসরের সলাত ইমাম সাহেব আদায় করছেন কোন মাঝাব অনুযায়ী আদায় করছেন ওটা তো হানাফি মাজাব অনুযায়ী ওয়াক্ত হয় নাই তাহলে উনি সাহাবি মাজাব অনুযায়ী হাম্বলি মাজাব অনুযায়ী মালিকী মাজাব অনুযায়ী আসরের নামাজ পড়ছেন তো ইমাম সাহেব যদি মাঝে মাঝে হানাফি মাজাবের আমল বাদ দিয়ে সাহাবি মাজাবের আমল মালিকি মাজাবের আমল হাম্বলি মাজাবের আমল করলে যদি উনার ইমান ঠিক থাকে সব ঠিক থাকে তা আমি মাঝখানে একটা দুটা সাহাফি মালিকি হাম্বলি থেকে আমল করলে আমার ইমান নষ্ট হবে কেন আমার মাঝাব নষ্ট হবে কেন উনার যেহেতু নষ্ট হয় না এই চল্লিশ দিনেও একদিন দুদিন না চল্লিশ দিন আসরের নামাজ পড়ছেন কোন সময় সাহাবি মাজাবের সময় তাহলে সাবি মজাবের আমল করার কারণে তার কিন্তু কোনো সমস্যা হয় নাই হজরও সমস্যা হয় নাই কোন রকমের চলাতের সমস্যা হয় নাই তাহলে আমি বাংলাদেশে যদি দুই একটা হানাবি মাজাবের বাহিরে সাবি মাজাবের আমল করি হাম্বলি মাজাবের আমল করি তাহলে আমার কেন ইমান আকিটা নষ্ট হয়ে যাবে আমি কেন লামাজাবি হয়ে যাব। তাই আমি যদি লামাজাবি হইতে ইমাম সাহেব এক নম্বর লামাজাবি কি বলেন কারণ ইমাম সাহেব মাজাবের বাইরে যাই আমল করছে চল্লিশ দিন পর্যন্ত ওখানে যায় আসরের নামাজ ওনার মাঝাব অনুযায়ী পড়েন নাই মাঝাবের বাইরে আমল করছে তাহলে উনিও তো লামাজাবি অথচ উনি এখানে পতোয়া দিচ্ছেন যে আপনারা সব লামাজাবি হয়ে গেছেন আপনারা হানাবি মাজাবের বাইরে আমল করতেছেন না হানাবি মাজা এক মাজাব অনুযায়ী আমল করা ফরজ তো ওনারা তো ফরজ ছুটে গেছে চল্লিশ দিন ফরজ ছুটে গেছে চল্লিশ দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক নাগারে চল্লিশ দিন বা জামা তাকবের উলার সাথে যদি আপনি সলাত আদায় করেন এটার আল্লাপাক একটা ফজিলত রাখছেন তাহলে চল্লিশ দিন যদি একটা গুণা একাধারে করতে থাকেন তাহলে এটারও তো একটা প্রভাব আছে তা আসির আছে তাহলে ইমাম সাহেব হজে যায় চল্লিশ দিন একটা ফরজ তরফ করছে করছে না কারণ মাজাব মানা যদি ফরজে হয় তো উনি মাজাবের বাইরে চল্লিশ দিন আমল করছে চল্লিশ দিন অনবরত গুনার কাজ করছে তাহলে ওনারটা যদি ইমানও ঠিক থাকে আমলও ঠিক থাকে ওনার কোনো সমস্যা না হয় তা আমার আপনার সমস্যা হবে কেন আমার কথাকে বুঝাইতে পারছি হ্যাঁ, এই জন্য মানে সলাতের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে যে সলাদটা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত এমনকি নবিসাম স্পষ্ট করে দিয়েছেন সহি মুসলিমের হাদিস জাবার রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত ইন্না বাইনার রাজুলে ওয়াবাইনা শেরকে ওয়াল কুফরে তার কুসলা নবী সালাম বলেন মমিন ব্যক্তি আর কাফের ব্যক্তি মমিন ব্যক্তি আর মুশরিক ব্যক্তির মধ্যে পার্থক্য হলো সলাপ ছেড়ে দেওয়া তার কুসলা তাহলে সলাপ আদায় করলে মমিন সলাপ আদায় না করলে মুশরিক আল্লাহ রসুল সাল্লাম যিনি মুফতি আজম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ফতোয়া দিয়ে গেছেন এই হাদিসের আলোকে অসংখ্য ফোকাহাম যুগে যুগে পতোয়া দিয়েছেন যে সলাপ ছেড়ে দিলে ইমান থাকে না সলাপ ছেড়ে দিলে ইমান চলে যায় কারণ এই ব্যাপারে সমস্ত সাহাবাই কেরামের এজমা ছিল জামে আত্মির মিজির কিতাবুল ইমান শাকিক বিন আবদুল্লাহ আত্মাবেই রাহমাউল্লাহ থেকে বর্ণিত কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল সাহাবিরা কোন আমল ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন না সলা শুধুমাত্র সলাপ ছেড়ে দেওয়াকে সলাপ পরিত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন এই ব্যাপারে সাহাবাই কেরামের এজমা ছিল যে তারা সলাপ ছেড়ে দিলে তাকে কুফরি মনে করতেন স্পষ্ট সহি হাদিস তিরমিজের হাদিস জামিয়া তিরমিজের হাদিস সহি সনদে বর্ণিত হাদিস এমনকি সুরাল বাকারার একশত তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক সলাদ শব্দটিকে ইমান শব্দ দিয়ে বুঝিয়েছেন আল্লাহ পাক বলছেন ওয়ামা কান আল্লাহ ইমানাকুম এখানে আল্লাহ ওয়ামা কান আল্লাহ ইমানাকুম আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করেন না এখানে ইমান অর্থ হলো সমস্ত মুফাসরিন একরাম বলেন সলাতাকুম ইমান আকুম অর্থ হলো সলাতাকুম অর্থাৎ ইমান আর সলাত একটার সাথে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত ইমান আছে সলাত আছে ইমান নাই সলাত নাই কিয়ামতের ময়দানের সর্বপ্রথম হিসাব হবে কিসের সলাতের আচ্ছা কবরের পরীক্ষা কয়টা কোশ্চেন কয়টা তিনটা আর কেয়ামতর ময়দানের কোশ্চেন কয়টা পাঁচটার পরেও আছে প্রথম পাঁচটা দিয়ে শুরু হবে কিন্তু বাইরে আরো আছে মানে কবরের পরীক্ষা গুলো হলো ইমানের পরীক্ষা হাসারের ময়দানের পরীক্ষা হলো আমলের পরীক্ষা জান্নাতে যাতে হলে দুটা জিনিস লাগবে ইমানও লাগবে আমলের ফলেও লাগবে তো কবরের যে পরীক্ষাটা হবে এটা হলো প্রিলিমিনারি এবং এটা শর্ট কোশ্চেন এটা হলো এক কথা উত্তর এখানে কোনো বড় ধরনের কোশ্চেন নাই কোশ্চেন গুলো একেবারে ছোট ছোট তিনটা কোশ্চেন খালি তিনটা কোশ্চেন টিপ দিলে একবার আপনার পুরো জিন্দিগি সব বের হয়ে যাবে কারণ বাত রান্না করতেছেন চল্লিশ কেজি এক মন বাদ টিপ দিবেন কয়টা একটা দুটো টিপ দিলে একবারে পুরা এক মন চাউলের বাতের কি অবস্থা সব খবর হয়ে যাবে সবগুলোর অবস্থা বোঝা যাবে ঠিক তিনটা কোশ্চেন দিয়ে যদি আপনাকে টিপ দেওয়া হয় এটা পাসওয়ার্ড বসায় দেওয়া হয়েছে আপনার পুরা জিন্দিগির সব কিছু এই তিনটা কোশ্চেনের মাধ্যমে বের হয়ে যাবে এখানে হলো প্রিলিমিনারি পরীক্ষা আর ফাইনাল পরীক্ষাটা কখন আসরের ময়দানে সেটা হলো আমলের পরীক্ষা সবগুলো কোশ্চেন আমলের যে পাঁচটা কোশ্চেন এগুলো আমলের আবার এই সলাতের কোশ্চেন হবে হাসরের ময়দানে কবরে হবে না আচ্ছা বাইবা হবে কোথায় মৌখিক পরীক্ষা কোথায় না বাইবা হবে পরে আপনি বিসিএস পরীক্ষা দিতে গেছেন কয়টা পরীক্ষা দিতে হয় তিনবার পরীক্ষা দিতে হয় প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া লাগে প্রিলিমিনারিতে যদি টিকেন তারপরে রিটার্ন পরীক্ষা দিবেন রিটার্নের মধ্যে হইলো একবার বিস্তারিত বাংলার উপরে ইংলিশের উপরে জেনারেল নলেজের উপরে এভাবে সব সাবজেক্টের উপরে আপনি পরীক্ষা দিবেন তারপরে বাইবা হবে বাইবা হওয়ার সময় যিনি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন পরীক্ষা কমিটির যারা পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার সবার সাথে আপনার দেখা হবে কিন্তু এর আগ পর্যন্ত আপনি যে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন রিটার্ন পরীক্ষা দিচ্ছেন মূল পরীক্ষা কমিটির সাথে কিন্তু আপনার দেখা হয়নি আপনাকে পরীক্ষার হলে কিছু ইনভিজিলেটর আসছেন পরীক্ষা নিছেন খাতা দিচ্ছেন কলম দিচ্ছেন লিখছেন জমা দিচ্ছেন তাদেরকে দেখছেন কিন্তু মূল পরীক্ষা কমিটি দেখেন নাই পরীক্ষা কমিটি দেখবেন বাইবা দিতে গেলে ঠিক আপনি রিটার্নে যদি টিকেন আমাদের ময়দানের যদি রিটার্নে টিকেন আর এখানে প্রিলিমিনারি কবরে টিকেন তারপরে আপনার বাইবাটা হবে জান্নাতের ভিতরে সোহান বাইবা কোথায় যারা জাহান্নামি তাদের কিন্তু বাইবা নাই কারণ তারা যে টিকে নাই প্রিলিমিনারিও টিকে নাই তাদের বাইবা কিসের বাইবা হবে যারা প্রিলিমিনারি টিকছে রিটেনে টিকছে তাদের বাইবা হবে বাইবাটা নেবেন কে স্বয়ং সরাসরি আল্লাহ সুবান এই জন্য জান্নাতের ভিতরে যাওয়ার আগে আল্লাহ সুবান দেখা যাবে না কিন্তু যখন বাইবাটা হবে তখন ওই যে কবরে যিনি পরীক্ষা নিছেন হাসরের ময়দানে যিনি পরীক্ষা নিছেন সেই আল্লাহ সুবান তালাকে সরাসরি আমরা দেখব সোহান আল্লাহ আল্লাহকে দেখতে চান একজন মমিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো আল্লাহ সুবান তালাকে দেখা কারণ জীবনে কতবার আল্লাহ সুবান তালাকে সাজদা করতেছি আল্লাহ সুবান তালার আবাদতের জন্য আরামের ঘুমের সময় লাভ মেরে উঠে যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য কত আরাম পরিত্যাগ করতেছি কত হারামকে ছেড়ে দিতেছি কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহর সন্তুষ্টের জন্য এত কিছু করলাম সবার মনের আকাঙ্ক্ষা সে আল্লাহ সুবানকে একবার দেখা এই আল্লাহ সুবানকে দেখতে হলে শর্ত হলেও সলাপ লাগবে নামাজ লাগবে নামাজ ছাড়া আল্লাহ সুবানতালাকে কেউ দেখা সম্ভব না স্পষ্ট মোত্তাফাকুন আলাই হাদিস জারির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল একদিন পূর্ণিমার রাত্রে চাঁদের দিকে ইশারা করে বললেন ফানাজারা ইলা ইলাল কামারে লাইলাতাল বাদার فقال إنكم سترون هذا القمر إنكم سترون ربكم كما ترون هذا القمر নবী সাল্লাম বললেন এই পূর্ণিমার চাঁদকে যেভাবে তোমরা দেখতেছ আল্লাহ রব্বুল আলমিনকেও তোমরা ঠিক একইভাবে দেখতে পাবে সুহান কখন দেখবে জান্নাতের ভিতরে আর দেখার ক্ষেত্রে আল্লাহ সুবানকে দেখার ক্ষেত্রে কোন জিনিস বাধা সৃষ্টি হবে না তখন সবার মনে আকাঙ্ক্ষা যে হারে একটু দেখি কিভাবে দেখবো কিভাবে দেখবো সাহবাইকেরা মনে মনে বলতেছেন এইরকম কিছু আমল যদি পাইতাম এই আমলটা বেশি বেশি করতাম যাতে আল্লাহকে দেখতে পারি নবী সালাম সাথে সাথে আমলগুলো বলে দিলেন فإن استطعتم ألا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها ففعلوا নবী সাল্লাম বলেন সূর্য উঠার আগে সূর্য ডোবার আগে যেই সলাদ গুলো রয়েছে এই সলাদ গুলোর উপরে দুনিয়াবি কোনো কাজকে প্রাধান্য দিও না সুহান আল্লাহ আল্লাহ সুবানকে দেখতে চাইলে ফজরের সলাৎ মিস হওয়া যাবে না ফজরের সলাতে ঘুমায় থাকা যাবে না আর ফজরের সলাদ যদি ঠিক হয় তাহলে সবগুলো সলাতেই ঠিক হয়ে যাবে কেউ যদি ফজরের নামাজ পড়ে এই আল্লাহর বান্দার জোর আসর মাগরে এসা সমস্যা হবে না কিন্তু যার ফজরের সমস্যা আছে তার সব সলাতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সলাতের গুরুত্ব সম্পর্কে কোরআন দিচ্ছে আরো অসংখ্য আয়াত রয়েছে আমরা সংক্ষেপে শুধু এতটুকু ধারণা দিলাম যে আমরা যেন আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিতে গেলে আমরা এই মৌলিক পয়েন্টগুলো মৌলিক কথাগুলো বলতে পারি সেখানে যে আবার বলবেন না যে আমাদের মুরব্বীরা বলছেন আমাদের ওস্তাদরা বলছেন এটা বলা যাবে না বলতে হবে কি আল্লাহ আল্লাহ সুবান বলছেন আল্লাহ রসুলাম বলছেন কোন মুরব্বীর কথা দিয়ে দাওয়াত হবে না কোন বুজুর্গের কথা দিয়ে দাওয়াত হবে না কোন শায়েখের কথা দিয়ে দাওয়াত হবে না দাওয়াত হবে একমাত্র আল্লাহ সুবান কথা দিয়ে এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা দিয়ে এই জন্য আপনি যতটুকু জানেন ততটুকু বলবেন যেটা জানেন না সেটা বলবেন না একজন মানুষ সব কিছু দাওয়াত দিতে হবে সব কিছু তাবলিক করতে হবে এটা জরুরি বিষয় না আল্লাহ পাক যাকে যতটুকু এলেম দিচ্ছেন সে এলমের আলোকে তিনি ততটুকু দাওয়াত দিবেন ততটুকু তাবলিক করবেন আরেকটি বিষয় সলাতের ক্ষেত্রে খেয়াল রাখবেন একজন বেনামাজিকে নামাজি বানানোর কৌশল প্রথমে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করবেন না যে ভাই নামাজ পড়েন না কেন নামাজ পড়া দরকার এটা করা যাবে না এটা করে আপনি ছয় মাস এক বছরও কিছু করতে পারবেন না নবী সালামের প্রত্যেকটা সুন্নতের মধ্যে অসংখ্য হেকমত নিহিত রয়েছে এক সাহাবি এসে নবী সালামকে জিজ্ঞাসা করতেছেন আইয়ুল ইসলাম খায়ের ইসলামের মধ্যে কোন জিনিসটি কল্যাণকর নবী সালাম বলেন এত আম তুমি মানুষকে খাওয়ানো এটা খুব কল্যাণকর একটি জিনিস মানুষকে খাওয়ানোর মধ্যে যে কত কল্যাণ এটা আপনি চিন্তা করলে বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে যত খাওয়াইবেন তত কল্যাণ সুতরাং যাকে আপনি নামাজি বানানোর চেষ্টা করতেছেন নামাজের জন্য দাওয়াত দিচ্ছেন তাকে প্রথমে শুধু খাওয়াইবেন প্রথমে দাওয়াত দেওয়া শুরু করবেন না প্রথম কি করবেন খালি খাওয়াইবেন রেস্টুরেন্টে নিবেন বাসায় নিবেন বিভিন্ন জায়গায় নিবেন কিন্তু অনেকে আবার পকেট থেকে টাকা বাইর করতে চায় না দাওয়াত দিবে বিনা পয়সায় বিনা পয়সা দাওয়াতে কাজ করবে পকেটের থেকে টাকা বাহির হবে না টাকা বাহির না হলে দাওয়াত হবে না এই জন্য বলছেন তুতে আম মানুষকে খাওয়াও এই খাওয়ানোটা একটা সদাকা এটা একটা বড় আবাদত আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ খালি খাওয়াইছেন কিন্তু নামাজের কথা বলেননি আচ্ছা আলহামদুলিল্লাহ তার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে সে বুঝতেছে আপনি তার শুভাকাঙ্ক্ষী তার কল্যাণ চান এই জন্য তারা খাওয়ান ঠিক কয়দিন এরকম খাওয়াইতে খাওয়াইতে একদিন যখন আপনি খাইতেছেন এমন সময় আজানো হয়েছে বলেন যে ভাই চলেন একটু নামাজটা পড়ে আসি এই যে এতদিন খাওয়াইছেন এই খাওয়ার লজ্জায় সরমে সে বলতে পারবে না যে না যাবো না সে সর্বোচ্চ এটা বলবে যে ভাই লুঙ্গি ঠিক নেই বা ফ্যান ঠিক নেই কাপড় চাপড় ঠিক নেই কারণ বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের এগুলো সবসময় না পাক একটাই ওজন শুনবেন লুঙ্গি ঠিক নেই লুঙ্গির মধ্যে কি হয়েছে আপনি প্রস্তাব করে দিচ্ছেন লুঙ্গির মধ্যে সমস্যা কি মানে আর তো কোনো ওজোর খুঁজে পায় না সর্বশেষ ওজোর হইলো যে ভাই লুঙ্গি ঠিক নেই কাপড় ঠিক নেই আপনি বলবেন যে ভাই ঠিক আছে আজকে লুঙ্গি আপনি থাকুক অসুবিধা নেই নামাজ শুরু করার সময় এরকম থাকলে অসুবিধা হয় না পরে আস্তে আস্তে ঠিক করে নেবেন দেখবেন যে ওই দিন আপনার সাথে গেল যাওয়ার পরে আপনি তাকে মসজিদ পর্যন্ত পৌঁছাই দিয়ে আল্লাহ সুবাহ কাছে দোয়া করেন যে আল্লাহ আপনার এই পথহারা রাস্তাহারা এই বান্দাটাকে আমি আপনার কাছে ধরে নিয়ে আসছি আপনি আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দিচ্ছি আপনার বাড়িতে নিয়ে আসছি এরপরে তাকে আগাই নেওয়ার দায়িত্ব আল্লাহ আপনার উপরে সুপর্দ করছি আপনি আল্লাহর হাতে দিয়ে দেন আল্লাহ পাক এই আল্লাহর এই বান্দাকে হেদায়ত দিয়ে দিবেন এটাই ছিল সালফে সালেহিনদের দাওয়াতের মানহাজ এই জন্যই আপনার পূর্বেকার যুগের যে খামকা খামকা নাম শুনছেন না খামকা মানে কি না জিকিরের মসজিদটা খানকা আরবি শব্দ এটা মিশর থেকে আসছে এটার মূল শব্দ হলো খানে কাহ খানে মানে দুটো শব্দ একটা হলো খান খানা আর একটা হলো কাহওয়া কাহওয়া মানে কফি কফি চেনেন না হ্যাঁ। এটা কফি হাউস কফি হাউসকে আরবিতে বলে খান কাহ বুঝতে পারছেন এটা যে আরব দেশের মিশরের যত বড় বড় সাহিত্যিকেরা আছে doctor Naguib Mahfouz doctor Taha Hussein তারপর তৌফিকুল হাকিম ওনারা ওনার সাহিত্যে বারবার এই কফি হাউসের কথা উল্লেখ করছেন খানেকার কথা উল্লেখ করছেন খানেকা ছিল ওই যুগের ওলামাই কেরাম দাওয়াত দেওয়ার জন্য তারা এরকম কফি হাউস বানায় রেখতেন এখানে যত ভাই আসবে খালি খাওয়াইতেন কফি খাওয়াইতেন চা খাওয়াইতেন গাওয়া খাওয়াইতেন আরো বেলা দেখেন না মসজিদে হারামান নবীতে তা নিল যে ভাই খান আপনি খাইতে চান না তাও খান বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবারে যাই দেখবেন মসজিদে হারামে আর মসজিদে নবীতে যে ইফতারির ব্যবস্থাপনা আপনি রোজা রাখছেন আর না রাখছেন কোনো জিজ্ঞাসাবাদ নাই ভাই আসেন আমার এখানে বসেন ভাই এখানে বসেন সবাই টানাটানি করতেছে এ বলতেছে এখানে বসেন এ বলতেছে এখানে বসেন খাওয়াইতেছে এই খাওয়ানোটা সালফে সালেহিনদের মানহাজ সালফে সালেহিনদের নিয়ম ছিল এটা তারা দাওয়াতের জন্য মানুষকে খাওয়াইতেন খানেকা খুলতেন আজকে আমাদের খানা বন্ধ খাওয়াই না যায় দেখবেন যে দাওয়াত দিয়ে কিন্তু খানা নাই আবার কি করে আমাদের অনেক বাইকে দেখি যে বলি যে চল্লিশা বন্ধ ষাট দিনের বন্ধ এগুলো বন্ধ এগুলো বন্ধ করতে যে টোটাল খানায় বন্ধ এগুলো বন্ধ হবে ঠিক আছে এগুলো বেদাত এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই এগুলো হিন্দুয়ানি কালচার বিজাতীয় কালচার এগুলো বন্ধ করে দিবেন ঠিক আছে কিন্তু তাই বলে ইসলামের কালচার যেটা খাওয়ানো সেটা বন্ধ করা যাবে না খাওয়াইতে থাকবেন যে আর দিন যাবার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী অমুক দে তমুক দে এগুলো উপলক্ষে না এমনি বাইদেরকে আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবেন দেখা যায় ওই বেদাত বন্ধ করতে যায় খাওয়ায় বন্ধ টোটালি খানায় বন্ধ আবার আমরা বলি যে ঠিক আছে আপনি খতম পড়াইয়েন না মিলাদ পড়াইয়েন না বাস এবার খতম মিলাদ পড়াইতে বন্ধ যায় এবার আর ইমাম সাহেবের হাদিয়ায় দেয় না মানে আমাদের মাথায় ঢুকে গেছে যে খতম মিলাদ পড়াইলে হুজুরের কিছু হাতিয়া দিতে হয় বাস খতমও নাই মিলাদও নাই ইমাম সাহেবের হাতিয়াও নাই আপনি খতমার মিলাদ পড়াইবেন কারা ইমাম সাহেবকে সম্মান করা ওলামাই কেরামদেরকে সম্মান করা এটা ইমানের অংশ আপনি ওলামাই কেরামদেরকে বেশি বেশি হাদিয়া দিবেন কারণ ইমাম সাহেব অল্প সামান্য হাতিয়ার বিনিময়ে আপনার মসজিদে যে সময়টা দিচ্ছেন এই সময়টা দুনিয়ার কোন শ্রমিক যদি এটা আখেরাতের বিষয় তার মাথায় না থাকতো দুনিয়ার কোন শ্রমিক দিয়ে আপনি এই কাজ করাতে পারতেন না আমাদের দেশে চব্বিশ ঘন্টার জন্য একজন ইমাম চব্বিশ ঘন্টার জন্য একজন মোয়াজিন কিন্তু শ্রম আইনে বলা আছে আট ঘন্টার বেশি ডিউটি করানো মানে একজন লেবার একজন শ্রমিক তার শ্রম ঘন্টা আছে আট ঘন্টা আর ইমাম সাহেবের শ্রম ঘন্টা চব্বিশ ঘন্টা বেতন দেওয়ার দরকার মিনিমাম শ্রমের শ্রমিকের মজুরি কত আট হাজার টাকা তাহলে ইমাম সাহেবের চব্বিশ ঘন্টা যদি ইমাম সাহেবকে ধরেন যে একবারে নিম্নতম শ্রমিক তাও দেওয়া দরকার চব্বিশ হাজার টাকা তিন হাজার চব্বিশ কিন্তু দিচ্ছি কত তিন হাজার টাকা দুই হাজার টাকা তারপরে আবার হাদিয়ে দিতে গেলে কয় ইমাম সাহেবের হাদিয়ে দেওয়া যায় নাকি হবে না এটা জিজ্ঞাসা করে আবার <laughs> তা আপনি যদি হাদিয়ায় না দেন সম্মানই না দেন তো ইমাম সাহেব চলবে কিভাবে এই জন্য তো ইমাম সাহেব বাধ্য হয় অনেক ইমাম সাহেব স্পষ্ট জানেন যে এগুলো বেদাত এইভাবে ওই ভাড়ায় কোরআন খতম করা এটা যে না যায় অনেক ইমাম সাহেব জানেন কিন্তু তিনি বাধ্য হয়ে করেন কারণ তিনি কি করবেন দেখেন যে তিন হাজার টাকা বেতন পান উনি কিছু হয় না এজন্য আমি যে কথাটা বলতেছিলাম আমার সম্মানিত ভাইয়েরা চলাতের দাওয়াত সহি আকিদার দাওয়াত সহি মানহাজের দাওয়াত যত দাওয়াতে দিবেন আগে দাওয়াত দেওয়ার আগে খাওয়ানো শুরু করতে হবে কিছু টাকা পয়সাও খরচ করতে হবে খালি দাওয়াত মুখে দিলে হবে না পকেটের মাধ্যমেও টাকা পয়সার মাধ্যমে কিছু দাওয়াত দিতে হবে এটা দাওয়াতের বড় ধরনের একটি হেকমা এই জন্য নবীলাম বলছেন যে এত আম তো আম খাওয়ানোটা এবার সলাতের মধ্যে যেই সলাতের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে আল্লাপাক অনেক বরকত রেখেছেন যেমন অজু অজুর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে গোর্রাম মহাজালিন হয়ে যাবে সৌহান আল্লাহ অর্থাৎ এগুলো থেকে নূর চমকাতে থাকবে বাহিরে কেয়ামতের ময়দানে আমরা যখন দাঁড়াবো তখন ওই যে দেখবেন অ্যাম্বুলেন্স আসতে আসতে লাগলে তারপরে আপনার ওই যে পুলিশের গাড়ি এরকম অনেক ভিআইপির গাড়ি আসতে লাগলে চতুর্দিক দিয়ে লাইট চমকায় না এরকম আমরা কি আমাদের ময়দানে যখন হাঁটবেন আমাদের এই চেহারা থেকে হাতের থেকে পায়ের থেকে অজুর অঙ্গগুলো থেকে এইরকম নূর বিকশিত হতে থাকবে আমাদেরকে দেখেই বোঝা যাবে এই নূরওয়ালা মানুষগুলো নামাজে মানুষ এরা বারবার উজু করতো তাহলে যে নামাজ পড়ে না কে আমাদের বাজানে হের চেহারা থেকে হাতের থেকে পায়ের থেকে কোন নূর বাইর হবে না আর নূর বাইর না হওয়া মানে সেই যে নবিসুল সালামের উম্মত এটা নবিসুল সালামও চিনবেন না এটা চিনাই যাবে না এজন্য সলাদবিহীন নবী সালামের ওম্মত কে কেয়ামতের মাদানে চিনা যাবে না সলাতের সাথে সম্পৃক্ত হলো আজান আল্লাহ রসুলাম মোয়াজিন সাহেবের জন্য দোয়া করছেন ইমামের জন্য দোয়া করছেন মোয়াজিনের জন্য দোয়া করছেন ইমামের জন্য কি দোয়াটা করছেন সোনানা আবুদাউদের হাদিস আল্লাহ আর শেরিল আইম্মা হে আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়ত দান করুন ইমামদেরকে সঠিক রাস্তা দেখাই দেন মুয়াজ্জিনদেরকে আপনি ক্ষমা করে দিন মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন ইমামদেরকে সঠিক রাস্তা দেখান হেদায়ত দেন আচ্ছা ক্ষমা বেশি গুরুত্ব না হেদায়ত বেশি গুরুত্ব বলেন তো দেখি না ক্ষমা আর বেশি গুরুত্ব মাফ ফেরাতের দোয়া বেশি এই জন্য ইমামের থেকে মুয়াজ্জিনের মর্যাদা বেশি আমাদের দেশে আমরা মনে করি ইমাম সাহেবের মর্যাদা বেশি কিন্তু ইমাম সাহেবের থেকে মুয়াজ্জিন সাহেবের মর্যাদাটা বেশি কারণ স্বয়ং নবী সাল্লাম মুয়াজ্জিনের জন্য মাগফিরাতের দোয়া করছেন আর ইমাম সাহেবের জন্য হেদায়তের দোয়া করছেন এই এই জন্য মহাদ্দেশিন একরাম বলেন মাফেরাতটা হেদায়তের থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ মুয়াজ্জিনের ফজিলত বেশি কেন মুয়াজ্জিন মসজিদে আছে আগে ইমাম আছে পরে মসজিদে আছে আগে আছে কে মোয়াজিন ইমাম সাহেব তো নামাজের আগে দিয়ে আছে আর মোয়াজিন তো আধা ঘন্টা আগে আসে বসে থাকে এই যে আধা ঘন্টা মসজিদে অবস্থান করছেন এই ফজিলত কিন্তু ইমাম সাহেব পায় নাই ইমাম সাহেব মসজিদে এসে অনেক সময় সুন্নত আদায় করতে দেরি হয় সুন্নত আদায় করার সময় পান না কিন্তু মসজিদ সাহেব সুন্নত আদায় করে তাহিয়াতুল ওজু তাহিয়াতুল মসজিদ জিকির আজকার বেশি করেন আর সলাতের জন্য দাওয়াতটা দিচ্ছেন মোয়াজিন সাহেব যত মানুষ মসজিদে আসছেন মোয়াজিন সাহেবের দাওয়াতে আসছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মোয়াজিনদের জন্য দোয়া করছেন কিন্তু আমাদের দেশে এখন আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না এত ফজিলতের কাজ আজানটা নবী সাল্লাম বলছেন এটার ফজিলত যদি জানতো মতেরা তাহলে প্রতিযোগিতা হইতো লটারি হইতো আজও পৃথিবীর অনেক দেশে মসজিদে আজান দেওয়ার জন্য এক সপ্তাহ আগে সিরিয়াল দেওয়া হয় আমাদের মুয়াজ্জিন সাহেব না থাকলে আর আজান দেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যায় না মুয়াজ্জিন নেই বা মসজিদে আজানে বন্ধ কেউ সাহস করে আজানও দেয় না আর সবাই আমরা চাই ইমাম সাহেব হইতে কেউ মুয়াজ্জিন হইতে চাই না এজন্য আপনারা মোয়াজিন হইবেন কি হইবেন মোয়াজিন হইবেন তবে বিনা পয়সায় আজান দিবেন মানে এটা পেশা হিসাবে নিবেন না যে আপনি চাকরি করতেছেন আপনি চাকরি আরেকটা করবেন পেশা আরেকটা থাকবে কিন্তু আজানটা দিবেন বিনা পয়সা যদিও আজানের দিয়ে মোয়াজিন হয়ে টাকা নেওয়া যায় কিন্তু আপনি দিবেন বিনা পয়সায় আপনি শুধু দাওয়াত মনে করে এবং কেয়ামতের ময়দানে ওই মোয়াজিনের ফজিলতটা পাওয়ার জন্য আর নবিসের দোয়ার হকদার হওয়ার জন্য কারণ আপনি নবীলামের দোয়ার হকদার হয়ে যাবেন মুয়াজিন হইলে যে আপনার গুণা সব আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ নবীলামের দোয়া কি কবুল হয় না এরকম সন্দেহ করা যাবে ইমানে থাকবে না সন্দেহ করলে তাহলে নবীলাম যেখানে দোয়া করছেন আল্লাহ মুয়াজিনদেরকে আপনি মাফ করে দেন তাহলে আপনি যদি মুয়াজিন হতে পারেন আপনার সব গুণা মাফ সোহান আল্লাহ এই জন্য মুয়াজিন হওয়ার চেষ্টা করতে হবে আর জামাতের সাথে সলাত আদায় করবেন জামাতে সলাত আদায় করা ওয়াজিব ওজরবিহীন জামাত ছাড়া যাবে না অনেক ভাই মাঝে মাঝে শুধু এই মাসালা জিজ্ঞেস করেন যে অমুক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যায় যাবে কিনা ইমাম সাহেবের এই বেদাত আছে এই সেরেক আছে এটা আছে এটা আছে এই মাসালা ইদানিং বেড়ে গেছে ইমাম সাহেবের যাই থাকুক ইমাম সাহেবের সালাত ইমাম সাহেবের আমার সালাত আমার এই জন্য মসজিদ ছাড়া যাবে না মসজিদ ছেড়ে যদি আপনি ঘরে চলে আসেন আপনি দাওয়াতও দিতে পারবেন না আর ওই মসজিদ কারো বাপ দাদার মসজিদ না ইমাম সাহেবের চাকরি জোহরে আছে আসরে নাই আসরে আছে মাগরিবে নাই যে ওয়াক্ত পড়ান মনে করবেন যে ওই ওয়াক্ত শেষ ওয়াক্ত উনার এই কথা মনে করে ইমাম সাহেবেরা নামাজ পড়ায় আমাদের দেশে প্রত্যেক চাকরির একটা ন্যূনতম একটা মানে স্থায়িত্ব আছে ইমামতিটা এমন এক চাকরি যেটার কোনো স্থায়িত্ব নাই জোরে আছে মাগরিবে নাই মাগরিবে আছে দেখবেন যে আশায় নাই সকালবেলায় আরেকদিন আসে দেখবেন যে ইমাম সাহেব নাই কি হয়েছে কই গেছে কয় কালকে সভাপতি সাহেবের সাথে ইয়া হয়েছে ভালো লাগে নাই সভাপতি সাহেব বিদায় দিয়ে দিছে মুসল্লিরা আর খুঁজে পায় না তাহলে আপনি ইমাম সাহেবের কারণে মসজিদ পরিত্যাগ করবেন না জামাত পরিত্যাগ করবেন না দাওয়াতের ক্ষেত্রে মসজিদ খুবই গুরুত্বপূর্ণ এবং মসজিদের সাথে সম্পর্ক গভীর রাখবেন মসজিদে কেউ আপনাকে কিছু মনে করুক আর নাই করুক কিন্তু জামাতে সলাত আদায় করবেন এবং জামাত পরিত্যাগ না করে আস্তে আস্তে মসজিদের মধ্যে বাইদের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করতে হবে কারণ জামাতে সলাত আদায়ের অনেক ফজিলত রয়েছে আরেকটি বিষয় সর্বশেষ গুরুত্ব দিব সলাতের ব্যাপারে সেটি হল সুন্নত নফল বেশি বেশি আদায় করবেন খালি ফরজ নামাজ পড়ে দৌড় দিবেন না এবং আমাদের নামে এখন বদনামি যে আমরা নাকি তারা কমাই ফেলতেছি এবাদত কমাই দিতেছি যে আমরা বিশ্বাঘাত পড়তে কষ্ট হয় এই জন্য আট টাকা বানাই ফেলতেছি আমরা বলি যে না তারা বি আট টাকা তো না বিশ টাকা তো না ছত্রিশ টাকা বেশিটা পড়েন কোনো অসুবিধা নেই এবং সালফে সালেহিনের মানহাজের রায়ত কারা বলেন তো দেখি রায়ত বুঝছেন মানে অগ্র অগ্রপতিক কারা বলেন তো দেখি নাম বলেন কয়েকজনের মানে আমার কথাটা আরেকবার বুঝাই বলি মানে মানহাজুস সালাফ সালফে সালেহিনদের মানহাজ এই মানহাজের উপরে সবচেয়ে বেশি কাজ করছেন বা যারা এটা সূচনা করছেন এরা কারা আমরা আজকে যাদের মানহাজ ফলো করি আমরা দাবি করি যে আমরা মানহাজুস সালাফ সালফে সালেহিনের মানহাজ আমরা ফলো করি সালফে সালেহিন তো সাহাবাই কেরাম তাবেইন কেরাম তাবে তাবিন কেরাম এবং যুগে যুগে আহলুসুন্নাল জামাতের যত মহাদ্দেসিন মুফাসেরিন ফোকাহাম ওনারা হলেন আমাদের সালাফ সালফে সালেহীন তা আমরা তাদের অনুসরণ করি তাদের মানহাজ অনুসরণ করি এই মানহাজগুলোকে গুরুত্ব দিয়ে সালফে সালেহীনের মানহাজের উপরে সর্বপ্রথম আকিদার ক্ষেত্রে ফেক্সের ক্ষেত্রে যারা কাজ শুরু করছেন তারা কারা চার ইমাম এক নম্বরে চার ইমাম তারাই সালাফি অরিজিনাল সালাফি হলেন মানে পরবর্তীতে এই সালাফের মানহাজ ফলো করে যারা ইস্তেহাদ শুরু করছেন আকিদার গবেষণা করছেন এরা হলো চার ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ওনারাই সর্বপ্রথম সালাফি সর্বপ্রথম সালাফ ওনারাই মানহাজ সালাফের উপরে প্রথম রিসার্চ প্রথম গবেষণা শুরু করছেন এরপরে এটাকে আরো ব্যাপক আকারে রূপ দিচ্ছেন পরবর্তীতে সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ এবং তার ছাত্ররা তার ছাত্রের মধ্যে ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লাহ তারপরে ইমাম আজাহাবি রাহেমাহুল্লাহ ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এরা হলো ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ স্টুডেন্ট ছাত্র এদের বইপত্র বেশি বেশি পড়বেন এরাই হলো আমাদের অনুসরণীয় সালাফ আমরা এই মানহাজ ফলো করি তাহলে চার ইমামের বই বেশি বেশি পড়বেন চার ইমামের স্টুডেন্ট যারা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রাহেমাহমাল্লাহ তারপরে ইমাম ইবনে রজব রাহেমাহুল্লাহ আরো যারা যারা আছেন তারপরে এই যে মহাদ্দিন যারা ইমাম বখারি ইমাম মুসলিম তিরমিজি এরা হলেন এই গবেষণার ক্ষেত্রে মানহাজুল সালাফের ক্ষেত্রে অগ্রগামী তা আমি যে কথাটা বলতেছিলাম যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ আমরা উনার মানহাজ ফলো করি মানে সালাফি মানহাজ বলতে ইবনে তাইমিয়া রহমাউল্লাহ এই ক্ষেত্রে একজন অগ্রগামী ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তারাবির ব্যাপারে কি বলছেন তারাবির ব্যাপারে মাজমুয়ার ফতোয়ার মধ্যে ইবনে তাইমিয়া রহমাউল্লাহ যতগুলো হাদিস আছে তারাবি সংক্রান্ত সবগুলো একত্রিত করছেন শহীদ দইব সব একত্রিত করে উনি দেখাইছেন যে তারাবির ব্যাপারে আট রাকাতও শহীদ দলিল আছে দশ রাকাতও আছে বারো রাকাতও আছে আঠারো রাকাতও আছে বিশ রাকাতও আছে বাইশ রাকাতও আছে ছত্রিশ আছে আটত্রিশ আছে চল্লিশ পর্যন্ত হাদিস আছে উনি সবগুলো হাদিস নিয়ে আসছেন এমনি তাই মিয়া রহমাউল্লাহ এনে বলছেন যে যে নবী সাল্লা সাল্লাম তারাবির কোন রাকাত নির্দিষ্ট করেন নাই নবী সাল্লাম থেকে এরকম কোন হাদিস পাবেন না নবী সাল্লাম বলছেন যে আমার অম্মতারা তারা বিয়ে তারা রাকাত আদায় করবা এইরকম কোন সহি দৈব জাল কোন হাদিসে পাবেন না কারণ আপনার ফরজ নামাজ হলো গুরুত্বপূর্ণ এই জন্য নবীলাম ফরজ গুলাকে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছেন কোনো এক তালাপের সুযোগ নাই ফরজ নামাজের ব্যাপারে কিন্তু এটা হলো সুন্নত নামাজ মুস্তাহাব নামাজ এটা যত বেশি আদায় করবে মান কমা রমাদানা ইমান গুফের আল্লাহ আল্লাহ করে দিবেন তাহলে যার গুনাহ মাফের বেশি দরকার সে বেশি বেশি আদায় করবে সারা রাত আদায় করবে পর থেকে শুরু করে ফজর পর্যন্ত নবী সাল্লামের জন্য এটার মূল কথা বলছেন এইভাবে সলাতলাইলে মাসনা মাসনা রাত্রের সলাত হলো দুই রাকাত দুই রাকাত করে ফাইজা খাসিয়া আহাদুকুম সোভা তারাবির মূলনীতি মানে তারাবির কোন রাকাত নির্দিষ্ট নেই রাকাত নিয়ে বাড়াবাড়ি করার কোন সুযোগ নেই আর আল্লাহ পাক রাকাত গনে স্বভাব দিবেন না এটা স্বভাব দিবেন আপনার কোয়ালিটি গনে স্বভাব দিবেন আপনি বিশ টাকা পড়ছেন বিশ মিনিটে শেষ আরেকজন আট টাকা পড়ছে দুই ঘন্টা আল্লাহ পাককে রাকাতের কারণে ওই লোক দুই ঘন্টা নামাজ পড়ছে এই লোকের স্বভাব কমাই দিবেন কারণ আট টাকা পড়ছে আরেকজন বিশ টাকা বিশ মিনিটে পড়ে ফেলছে তারা বিমানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পড়া যায় তত বেশি স্বভাব একজনে কয় হুজুর আপনি তো রুকুতে কি পড়েন সাজদা কি পড়েন আমরা তো একবার করিও পড়তে পারি না কয়ারে মিয়া পারিবা কেমনে তোমরা হইছ হাতের সিলাই আমি হচ্ছি কলের সিলাই আমি হচ্ছি মেশিনের সিলাই তা তোমরা হইলে হাতের সিলাই তোমরা আমার সাথে পারিবা কেমনে এই জন্য যে ইমাম যত দ্রুত পড়াইতে পারে কয় গরম হুজুর হাফেজ যেটা যত তাড়াতাড়ি শেষ করতে পারে ভাই আমাদের মসজিদে যে হাফেজ আসছে এবার দুইজন একেবারে গরম হাফেজ তিরিশ মিনিটে শেষ করে ফেলা তারাবি অথচ এই তারাবির নামে তামাশা হচ্ছে এগুলা এবং এই তামাশা করার দ্বারা কোরআন বিকৃতি হচ্ছে এবং বড় ধরনের কবিরা গুণা হচ্ছে কোরআন লাহানের জলি দিয়ে তালাবাদ করা হচ্ছে যেটা কারণ নামাজ তো হবেই না বরং কবিরা গুণা হবে তার সে না পড়াই ভালো মানে এইরকম তারাবি পড়ার থেকে না পড়াই ভালো তারাবি না পড়লে কেউ জাহান নামে যাবে না এটা ফরজ নামাজ না এটা ওয়াজিব নামাজ না এটা সুন্নত মোস্তাহাব সাধারণ মোস্তাহাব এটার কারণে কেউ জাহান নামে যাবে না কিন্তু ফজিলতের জন্য গুনা মাফের জন্য পড়তে গিয়ে যদি অবস্থা এরকম হয় কোরআনকেই বিকৃতি করে ফেলা হয় কি তালাবাদ করতেছে কিছু বোঝা যাচ্ছে না এই জন্য আমার সম্মানিত ভাইরা রমাদান আসছে আপনারা আপনাদের কাছে অনুরোধ আট টাকা তো বলার দরকার নাই বিশ টাকা তো বলার দরকার নাই বলবেন যে সলাতুল্লাইলে মাসনা মাসনা সারা রাত পড়ো যা পারো এবং ইমাম মালিক রাহমাউল্লাহ সত্তিরিশ টাকাতের ইমামতি করছেন উনি একজন তাবে তাবে খায়রুল করুনের মানুষ মসজিদে নবীর ইমাম উনি উনার পিছনে বড় বড় তাবে কেরাম নামাজ পড়তেন উনি সত্তিরিশ ইসাকাতের ইমামতি করতেন মসজিদে নবীতে তাহলে উনি বিশ বেশি পড়ছে কি উনার গুণা হয়েছে উনি ছত্রিশ ইসাকাত পড়তেন কেন ছত্রিশ ইসাকাত সেটারও উনি কারণ ব্যাখ্যা করছেন কারণ হলো যে কাবার মক্কা মোকার তাবে এনে কেরাম তাবে তাবে এনে কেরাম বিশ পড়তেন বিশ্বাকাপ পড়তে গিয়ে তারা চারটা তাওয়াফও করতেন মানে চার রেখাতের পরে একবার তাওয়াফ করতেন বিশ টাকাতে চারবার তাওয়াফও করতেন তাদের বিশ্বাকাত টাকার তারাবি হইতো চারটা তাওয়াফ হইতো তো মদিনার ওনারা চিন্তা করলেন তাবেইনে কেরামদের মধ্যে সবসময় তাবে তাবেইনদের মধ্যে সাহাবাই কেরামের আমলের প্রতিযোগিতা হইতো কার থেকে কে বেশি আমল করবে আজকে আমাদের প্রতিযোগিতা চলে গেছে অন্যদিকে কিন্তু সালফে সালহিনদের প্রতিযোগিতা ছিল আমলের প্রতিযোগিতা যেটা আল্লাহাক বলছেন যে ফাস্তাবে ফাস্তাবেকুল খায়রাত কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো সাবাই কিরামের মধ্যে এটা ছিল তারা দেখলো যে মক্কার তাবেইন তাবে তাবেন এরা তো আমাদের থেকে আগাই গেছে কারণ এরা বিশ শাখাতও পরে আবার চারটা তাওয়াপও করে তো মদিনাতে তো তাওয়াপ নাই তারা কি করবে তখন তারা চিন্তা করলেন প্রতি তাওয়াফের পরিবর্তে আমরা চার রেখার নামাজ পড়বো তাহলে চার তাওয়াফের পরিবর্তে চার চারা ষোলো রাখাত বিশ টাকাতের সাথে তারা আরো ষোলো রাখাত যোগ করছে যোগ করে তারা ছত্রিশ টাকা আদায় করতেন যাতে মক্কার এই মক্কা মক্কার আমার তাবেন তাবে তাবেন থেকে তারা পিছিয়ে না পড়েন এই তারা ছত্রিশ টাকা আদায় করতেন তাহলে তারা ছত্রিশ টাকা আদায় করেন আমরা কমাবো কেন আমরা যত পারি নফল নামাজ সুন্নত নামাজ পড়তেই থাকবো এজন্য আমি সর্বশেষ সলাতের কথাটা যেটা বলতেছিলাম যে মসজিদে গিয়ে খালি ফরজ পড়ে আমরা দৌড় দিব না আমরা সুন্নত নামাজগুলোকে এহতেমামের সাথে আদায় করার চেষ্টা করব। অনেক সময় সুন্নত নামাজ আমরা ঘরে পড়ি সুন্নত ঘরে পড়লে পজিলত বেশি কিন্তু যদি সবাই দল বেঁধে মসজিদ থেকে বের হয়ে যান মানুষ মনে করবে দেখো এগুলো উন্নত করে না হ্যাঁ। যেমন সৌদি আরব থেকে কিছু লোক আসলে আমাদের দেশে কয় ভাই আরবিরা আসলে আপনারা ভালো কন আরবিরা কে তো ভালো মানুষ নেই শূন্যতে পড়ে না কয়রা ফরজ পড়ি চলে যায় হেরা তো আমাদের মতো জাহেল না আমরা জাহেল বলি না মসজিদে বসে বসে সুন্নত পড়ি তারা তো দিন জানে দিন বুঝে তারা তো গড়ে সুন্নত পড়ে গড়ে সুন্নত পড়লে ডাবল স্বভাব মসজিদে পড়লে নবী সালাম বাদাল জমা চার রেখাত পড়তেন ঘরে পড়লে দুই রেখাত পড়তেন কেন ওই যে মসজিদ থেকে ঘরে পড়লে ডাবল সব এই জন্য চার রেখাতের সলাপ দুই রেখাত পড়তেন আবার এরকম করিয়েন না জোরে চার রেখাত শূন্য দুই রেখাত পড়ে চলে আসবেন ঘরের থেকে ঘরে পড়লেও চার রেখাত তবে ঘরে পড়লে দ্বিগুণ সওয়াব এটা তো আবার আম জড়তা বুঝে না সবাই যদি ফরজের পরে বাইরে চলে যান তাহলে মনে করবে যে এরা শূন্যতে পড়ে না এমনি অনেক দোষ আপনাদের তাই আবার দেখে যে শূন্যতে পড়ে না তাই তো বরবাদ কবিতা দেখুন আমার তো বাদ দিয়ে দিচ্ছে তারপরে তারাবি আট টাকা পরে দৌড় দিবেন না আর তারাবি যদি বিশ টাকাতের মসজিদে পড়েন তো বিশ টাকাতে পড়বেন মাঝখান দিয়ে আপনি উঠে যাবেন কেন আর যদি দেখেন যে না এমন তারাবি হচ্ছে থ্রি জি বা ফোর জি গতিতে তাহলে আপনি তারাবিতে অংশগ্রহণ করার দরকার নেই কারণ এটা তো অংশগ্রহণ করলে গুণা হবে আপনি গুনার কাজে শরিক হবেন কেন আপনি মাঝখান দিয়ে আসারও দরকার নেই শরীর হওয়ারও দরকার নেই আপনি প্রয়োজনে ঘরে একাকে পড়েন প্রয়োজনে কয়েকজন ভাই মিলে একজন হাফেজে কোরআন দিয়ে সুন্দর তেলাওয়াত শুনেন আলাদা একাকে ঘরে পড়েন কোনো এক জায়গায় ব্যবস্থা করেন কিন্তু ওই থ্রি জি ফোর জি গতিতে যদি তারাবি পড়েন তো এটা সাওয়াবের পরিবর্তে গুণা হবে আর আট টাকা পড়ি যে মসজিদে বিশ টাকাত হয় আট টাকা পড়ে যদি আপনি বেরোয় যান এটা দেখতে খারাপ দেখা যায় মানুষ খারাপ দৃষ্টিতে দেখে যে এগুলো সব দেখো হাত টাকাত পড়ে চলে যাচ্ছে নামাজ একটু বেশি পড়লে অসুবিধা কি মানে আমাদের দেশে তো এখনো বেদাত ক্লিয়ার হয় নাই মানুষ মনে করে যে ভালো জিনিস বেশি করলে অসুবিধা কি হ্যাঁ। মানুষের মধ্যে এরকম ধারণা কয় দেখো নামাজের পরে একটু মোনাজাত করবে এটা অসুবিধাটা কি আল্লাহর কাছে চাইবো না খারাপ কি ওয়াজ মাহফিলের পর একটু দোয়া করবো আল্লাহর কাছে চাইবো না আল্লাহর কাছে চাইতেও দেখো এরা কত বকিল কয় এরা আল্লাহর কাছে চাইতেও চায় না দোয়াও করে না কিন্তু আসলে যে আল্লাহর কাছে চাইতেও যে সালামের তরিকা লাগে এই জিনিসটা তো বুঝে আসে নাই যে জায়গায় বুঝে আসে নাই সেই জায়গায় জাহেলের সমাজে শিক্ষিত হওয়া অপরাধ এই সূত্র মনে রাখবেন জাহেলি সমাজে কেউ শিক্ষিত হইলে এই পুরা গ্রামে সব জাহেল ধরেন এই গ্রামে সব শিক্ষিত এই গ্রামকে বলতেছি না ধরেন যে কোনো একটা গ্রামে সব জাহেল আপনি যদি ওখানে শিক্ষিত একটা লোক যান আপনি বড় মতিবতে পড়বেন আমাকে অনেক জায়গায় গেলে যদি নামের আগে ডক্টর লেখা থাকে তো অনেকে আসে ভাই আমার প্রেশারটা একটু মাপেন তো মানে ডক্টর আর ডাক্তার এইটা বুঝার মতো হয়তো ওই ভাইয়ের এখনো নলেজ হয় যখন তাকে ডক্টর মনে করে যে উনি মনে ডাক্তার হবে এরকম মনে করে এই জন্য মানে জাহেলি সমাজে যে সমাজে জাহেলের প্রাধান্য বেশি সে সমাজে চলতে কথা বলতে অনেক সাবধানে বলতে হয় জাহেলের সামনে কথা বলতে আর শিক্ষিত লোকের সামনে কথা বলতে অনেক পার্থক্য আছে আপনি জাহেল কোন জায়গায় মাইন্ড করে বসে দেখবেন আপনি টেরো পাবেন না কথা শুনতেছে শুনতেছে হঠাৎ করে যে এক কথায় মানে উল্টা বুঝে গেছে কোনটা উল্টা বুঝে গেছে এটাও আপনি টের পাবেন না এই জন্য এইসব জায়গায় খুব সাবধানতা অবলম্বন করবেন যে দাওয়াতের ক্ষেত্রে আপনার চলাফেরার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে যে এটা আশেপাশে একটু ডাইনে বামে লক্ষ্য রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং লবণ জ্ঞান থাকতে হবে লবণ জ্ঞান বুঝেন তো হেকমা হেকমার আরেক নাম লবণ জ্ঞান মানে লবণ বেশি দিলেও খাওয়া যায় না কম দিলেও খাওয়া যায় না যেখানে যতটুকু দরকার তরকারের মধ্যে ঠিক অতটুকু দিতে হবে যদি বেশিও দিয়ে দেন তরকারিটা বরবাদ না দিলে সেটাও বরবাদ সেটাও খাওয়া যাবে না এই জন্য লবণটা দিতে জানা এটা হলো যিনি একজন রান্নার শিল্পী যিনি একজন রাঁধুনি তার সবচেয়ে বড় যোগ্যতা হলো লবণ জ্ঞান লবণটা ঠিক মতো দিতে পারা মরিচটা ঠিক মতো দিতে পারা এটা আমাদের বড় অভাব আছে এই জন্য সবসময় ডানে বামে চোখ কান খোলা রেখে লবণ জ্ঞান সহকারে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ বেশি আবেগী হওয়া যাবে না একদিনে সব ঠিক করে ফেলবো একবার বাংলাদেশের এই নীতিমালা পোষণ করা যাবে না সেরেক বেদাত এই দেশে একদিন দুই দিনে ঢুকে নাই শত শত বছরে ঢুকছে সেরেক বেদাত দূর হতে গেলেও শত শত বছর লাগবে একদিন দুই দিনে বাংলাদেশ থেকে সেরেক বেদাত দূর হবে না এটা দীর্ঘ সময় আমাদের পরে আরো কয়েক প্রজন্ম চলে যাইতে হবে তারপরে ইনশাল্লাহ এই দেশ থেকে সেরেক বেদার দূর হবে আমরা এই দাওয়াতের সূচনা করে গেলাম বাংলাদেশে জোরালো ভাবে কিন্তু আল্লাহাক দেখবেন আমাদের পরে এমন দায়ী আল্লাহ তৈরি করে দিবেন এমন শক্তিশালী দায়ীরা আসবেন হয়তো আমরা দেখব না তাদের কারণে এই দেশ থেকে সেরেক ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ওস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনমা আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাউল্লাহ তিনি আমার সরাসরি উস্তাদ ছিলেন ওই উস্তাদ এই দাওয়াতে মানহাজের ক্ষেত্রে বাংলাদেশে এমন এক ব্যক্তি ছিলেন যার মানহাজটা আজকে বাংলাদেশে দাওয়াতের জন্য সবচেয়ে উপযোগী মানহাজ সেই মানহাজ আমরা এক সময় মনে করতাম মনে হয় চার দুনিয়া থেকে চলে গেলে আর এই মানহাজের দাওয়াত দেওয়ার লোক মনে হয় বাংলাদেশে আর পাওয়া যাবে না কিন্তু দেখেন একজন আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাউল্লাহ গেছেন কতজন দায়ী আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর মানহাজে বর্তমানে দাওয়াত দিচ্ছেন দিচ্ছেন না একজন যাওয়ার পরে অসংখ্য দায়ী আল্লাহ সুবাহ তৈরি করে দিচ্ছেন ঠিক আমরাও দুনিয়া থেকে যখন চলে যাব দেখবেন যে কত দায়ী আল্লাপাক তৈরি করে দিবেন যাদের দাওয়াতে এক সময় এই দেশ থেকে সেরে বেদাত সব পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রসুলাম মাঝে মাঝে তোরফার একটা কবিতা আবৃত্তি করতেন জাহেরি যুগের একজন কবি ছিল বড় কবি নাম হলো তোরফা তরফা ইবনে আব্দুল বিক্রি তার একটা কবিতার লাইন নবিসাম মাঝে মাঝে আবৃত্তি করতেন কবিতার লাইনটা হলো ইলাকাল মা কুন্ত যা হেলান অর্থাৎ একদিন পৃথিবীবাসীর সামনে প্রকাশ পাবে আমি জাহেল ছিলাম না অর্থাৎ নবিসাম যখন একা দাওয়াত দেওয়া শুরু করছেন মক্কা তখন এমন কোন গালি নেই যে গালি নবিসামকে দেওয়া হয়নি কবি বলা হয়েছে গণক বলা হয়েছে জাদুকর বলা হয়েছে পাগল বলা হয়েছে জিনে ধরা লোক বলা হয়েছে কত রকমের গালি গালাজ করা হয়েছে এমন গালি নেই যেটা নবিসামকে দেওয়া হয় নাই আজকে সারা দুনিয়াতে এমন প্রশংসা নাই যে প্রশংসা নবিসামের করা হয় নাই নবিসামের প্রশংসায় হাজার হাজার কবিতা হাজার হাজার বই লেখা হয়েছে এমন প্রশংসা পৃথিবীর কোন মানুষের আজ পর্যন্ত হয় নাই জমিনে আপনার জিকির কে আমি সমুন্নত করে দিছি আজকে দেখেন নবী সালামের উপরে প্রতি সেকেন্ডে কত লক্ষবার দরুদ পাঠ করা হচ্ছে কিন্তু একসময় দরুদ পাঠ করার লোক তো একটাও ছিল না ছিল না তো ছিল না নবী সালামকে এমন গালি গালাজ করত কঠিন বাসায় গালি গালাজ যেগুলো মানুষ মানুষকে করে না কিন্তু নবী সালাম ওই কথাটা বারবার বলতেন যে এমন এক সময় পৃথিবীতে আসবে যখন দুনিয়ার মানুষ বুঝবে আমি কি ছিলাম আমি যে জাহের ছিলাম না এটা তাদের কাছে প্রকাশ পাবে আমরা যে দাওয়াতটা দিচ্ছি আমাদের দাওয়াত হলো কিসের বিরুদ্ধে শিরিক আর বেদাতের বিরুদ্ধে আর কিসের পক্ষে তাওহিদ আর সুন্নতের পক্ষে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না কোনো দলের বিরুদ্ধে না কোনো আলেমলামার বিরুদ্ধে না কোনো পীর সাহেবের বিরুদ্ধে না কারো বিরুদ্ধে না আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই দাওয়াত নাই আমাদের দাওয়াতটা শিরকের বিরুদ্ধে বেদাওয়াতের বিরুদ্ধে এই যে আমাদের সালফে সালেহিনের মানহাজে আমরা যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াত এখন স্বাভাবিকভাবে বুঝে আসতেছে না অনেক ভাইয়ের বুঝে আসতেছে না অনেক ভাই বিভিন্ন ভাষায় গালি গালাজ করতেছে কিন্তু এক সময় বুঝে আসবে ইনশাআল্লাহ কিন্তু যে সময় বুঝে আসবো ওই সময় হয়তো আমরা দুনিয়াতে থাকবো না কিন্তু বুঝে আসবে যে সব একদিন পৃথিবীতে প্রকাশ পাবে যে আবদুল্লাহ জাহাঙ্গীর জাহেল ছিল না একদিন পৃথিবীতে প্রকাশ পাবে যে অমুক অমুক যারা এই দাওয়াত গুলো দিছে তারা জাহেল ছিল না তারা আমাদেরকে সঠিক জাহান নামের রাস্তা থেকে মুক্তি দিয়ে তারা জান্নাতের রাস্তা দেখাইছেন কিন্তু প্রথম যখন যে কোনো দাওয়াতের সূচনা হয় প্রথম দিকে মানুষের বুঝে আসে না আমাদের এই এই বাংলাদেশে আমরা ছোটবেলায় দেখেছি যখন দেওবন্দি ওলামাই কেরাম আস্তে আস্তে তখন মাদ্রাসা করা শুরু হয়েছে বিভিন্ন মসজিদে যখন ইমামতি করতে যাইতেন কয় ওহাবি খারেজি তারপরে ব্যাকে আমি শুনছেন না এগুলা অনেক মসজিদ থেকে মারি বাহির করে দিছে কয় ব্যাকে আমির পিছনে নামাজ হবে না রাসুলের দুশ্মনেরা দেখেন এখন তারা অসংখ্য মাদ্রাসা করে হাজার হাজার আলমলামা তৈরি করে এস্টাবলিশ হয়ে গেছে না এখন আজকে শোনেন যারা ওই সময় তাদেরকে মারত তাদের আজকে খবর নাই যে বেরলবি ওলামারা তাদের বিরুদ্ধে বিষদগার করতেন মারতেন মাদ্রাসা পড়াই দিতেন তাদেরকে উচ্ছেদ করতেন তারা কিন্তু এখন তারাই হারিয়ে গেছে কিন্তু এরা দেওবন্দি ওলামা একরাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে এই মানহাজ সালাফ সহি আকিদাও যে একবারে দুই মুছে যাবে এরকম নয় ইনশাআল্লাহ এই দেশে সহি আকিদা সহি মানহাজ সালফে সালহিনের মানহাজ প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ কারণ এটা দিনের মতো পরিষ্কার কারণ এটার দলিল মজবুত এখানে কোনো অস্পষ্টতা নাই যেই একটু খোলা মন নিয়ে হেদায়ত প্রত্যাশী হবে সেই সামনে খুঁজে পাবে এজন্য আমরা আমাদের শক্তি দিয়ে কথা বলতে হবে না কথা বলতে হবে দলিলে আমাদের দলিল মজবুত এই জন্য দলিলটা নরম করে করলে ওইটার কাজ কিন্তু শক্তিশালী আদালতে গেছেন আদালতে যাওয়ার পরে আপনার জমির দলিল পত্র সব নিয়ে গেছেন আরেকজন আপনার জমি দখল করছে হের কাছে কিন্তু দলিলও নাই কিচ্ছু নাই কিন্তু আদালতে হে গরম গরম কথা কয় কিন্তু আপনি গরম কিছু বলা লাগে না আপনি খালি আপনার দলিলটা বাইর করে দিবেন আপনি নরম করে কন কোনো অসুবিধা নেই আপনি জমি পাইবেন কারণ দলিল আপনার মজবুত দলিলে কথা বলবো আপনার আপনি কথা বলা লাগবে না যার কাছে দলিল নাই হে সাহেবের দলিল তো নাই যদি ছাপাটাও না থাকে তো থাকবে কি এই জন্য বুড়া মানুষ আমি বারবার বলি যে বুড়া মানুষ মানুষ যত বুড়া হয় তার মুখের জোর তত বাড়ি যায় বুড়া মানুষ এমন দমক মারে এই দমকের সাথে যদি শরীরে শক্তি থাকতো তো বুড়া মানুষের গর্ত সব উল্টাই ফেলত কিন্তু তার শরীরের সাথে মুখের মিল নেই কারণ মুখের যে দমক শক্তিশালী দমক শরীরে ওই পরিমাণ বল নাই তা আল্লাপাক শরীরে বল কমাই দিচ্ছেন মুখের মুখেরটা বাড়াই দিচ্ছেন কারণ এটাও যদি চলে যায় তো পৃথিবীতে বাঁচিয়ে থাকতে পারবে না দুটাই যদি চলে যায় মুখও চলে যায় শরীরে বলও চলে যায় আল্লাপাক একটা কমলে আর একটা বাড়াই দেয় তো এই জন্য যার দেখবেন মুখের জোর বেশি মুখের চাপা বেশি বুঝবেন যে তার দলিলের জোর কমে গেছে এই জন্য রাস্তা রাস্তায় ঘুরে বা বাহাজ করতে ঘুরে ওই অমুকেরে যায় ধরে অমুকেরে যায় ধরে কারণ দলিল নেই দলিলের জোর কমে গেছে দলিল উজ্জত থাকলে রাস্তা রাস্তায় ঘুরে লাগে না ঘরের মধ্যে বসে দলিল সাজলে হয়ে যায় কাজ হয়ে যায় এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা আপনারা খেয়াল রাখবেন যে ওই যে কথাটা বলছি যে জাহেলেরা যাতে আপনার ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন নবিসর সালাম একবার নবিসর সালামের স্ত্রীর সাথে কথা বলতেছিলেন এখন মসজিদে নবীর বাহিরে এখন ওখান দিয়ে একজন সাহাবি হেঁটে যাচ্ছেন নবিসাম ডেকে বললেন যে শোনো এই আমার স্ত্রী অমুক এই কথাটা কেন বলছেন হ্যাঁ ও সন্দেহ করতে পারে যে নবিসাম কোন মহিলার সাথে কথা বলতেছেন এই জন্য জাহেলেরা যাতে আমার আপনার প্রতি কোনো সন্দেহ পোষণ করতে না পারে এই জন্য ওই জাতীয় কাজ করবেন না কাজ করার সময় খুব খেয়াল রেখেই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে কারণ জাহেল তো এখনো বুঝে না বলেই তো জাহেল পাগল যদি বুঝতো যে সে পাগল তাহলে কিন্তু আর পাগল থাকতো না পাগল মনে করে যে সে বাংলাদেশের প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিব পাগল যদি বুঝতো যে সে পাগল তাহলে আর পাগলে থাকতো না এই জন্য পাগলে যাতে আপনারা আক্রমণ করতে না পারে এই জন্য কিন্তু খুব সতর্ক থাকতে হবে কারণ পাগল তো বুঝেই না আর এমন কিছু কাজ করা যাবে না যেটা পাগল খেপে পাগল খেপানো যাবে না যথাসম্ভব পাগল না খেপাই কেমনে আপনি রাস্তা দিয়ে হাঁটা যায় ওই চিন্তা করবেন একদিন দেখি যে এক পাগল হাতের মধ্যে একবারে টয়লেট নিয়ে পায়খানা নিয়ে দৌড়াইতেছে মানুষ সব ফালাইতেছে সব দৌড়া খালি তাকে দেখে আর পালায় দেখে আর পালায় দেখেন পাগলের কি পাওয়ার একজনের কারণে শত শত মানুষ পালাইতেছে এখন যদি কেউ আছে বলে দেখো এক লোকের কি শক্তি একজনের বয়ে হাজার হাজার মানুষ পালাইতেছে তা এখন তার থেকে পালাইতে তো হবেই এই জন্য আবার তার সাথে ওখানে যে রাস্তা দিয়ে এমন ভাবে কিছু খেপানো যাবে না সেই যাতে আপনাকে আক্রমণ করে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দিন সর্বশেষ আমি সিয়াম সম্পর্কে দুই একটি কথা বলে আমরা আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ আমাদের তাফসিরুল কোরআন ডট কম আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই সিয়াম সম্পর্কিত সলাদ সম্পর্কিত অর্থাৎ আমাদের এই সালফে সালাইনের মানহাজের উপরে চলার জন্য যা যা দরকার আমাদের বিশেষ করে আমাদের এই বাংলাদেশের এবং বাংলাভাষী বাইদের যা দরকার এই বিষয়ের দিকে খেয়াল রেখে আমরা দাওয়াতে কাজ করে যাচ্ছি আমাদের খোদ্বাগুলো তাফসিরগুলো আলোচনাগুলো এই মানহাজের আলোকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি এগুলো যদি আলহামদুলিল্লাহ নিয়মিত শুনেন আশা করি যে আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে ইনশাল্লাহ রমাদান মাসের আমাদের করণীয় যে গুরুত্বপূর্ণ কাজগুলো সিয়ামের জন্য এক কিছু কাউলে জোর কাউলে আমল আমাদেরকে ছেড়ে দিতে হবে রমজান মাসে যেগুলো মানবীয় খুব খারাপ দোষ ত্রুটি রমাদান মাসে সিয়ামও পালন করে আবার এই দোষ ত্রুটিগুলো আছে আমাদের সমাজে এক নম্বর হলো মিথ্যা মিথ্যা কথা বলা মিথ্যা কাজ করা এটা আমাদের সমাজে ব্যাপক আকারে বেড়ে গেছে যিনি যত বেশি মিথ্যা বলতে পারেন তিনি তত বেশি চালাক যিনি যত বেশি মিথ্যা বলতে পারেন তিনি তত বেশি বুদ্ধিমান যিনি যত বেশি মিথ্যা ওয়াক করতে পারে তিনি তত বেশি বড় বক্তা যিনি যত বেশি জাল বলতে পারে উনি তত বড় দামি বক্তা আমি কদিন আগে জাল হাদিসের আলোচনায় বলছি যে আমি একদিন ওই যে হরিণের কাহিনী শুনলাম ইয়ার মধ্যে এই ইউটিউবে যে হরিণ একটা বান্দা ছিল গাছের এই তলায় এক বক্তা এক ঘন্টার উপরে ওয়াজ করছে হরিণের উপরে তার হাদি হইল এক লাখ টাকা একটা জাল হাদিসের দাম হয়ে গেছে এক লাখ টাকা মানে এক ঘন্টা শুধু এই জাল হাদিসটা আলোচনা ওয়াজ করছে জাল হাদিস ওয়াজ করে এক লাখ টাকা হাদিয়া নিছে এবং বড় বক্তা নাম করা বক্তা তাহলে বোঝা যায় মিথ্যা বলতে পারো বড় বক্তার বড় আলামত এবং এইভাবে মানে মিথ্যাটা সমাজে এমন ভাবে বিস্তার লাভ করছে যে সর্বস্তরে যে যিনি যত বেশি মিথ্যা বলতে পারেন তিনি তত বেশি বুদ্ধিমান তত পণ্ডিত আর যে মিথ্যা বলতে পারে না ক এটা মদন এটা আবুল কিচ্ছু জানে না এর সমাজের কোনো কাজে হবে না মিথ্যা না বলতে পারলে এটা সমাজে কেউ মূল্যায়নে করে না মানুষে মনে করে না কয় সোজাসিদা কিছু জানে না কিছু বুঝে না একটু যে সুন্দর করি গুছে গেছে কথা বলবো এটাও জানে না মানে গুছে গেছে কথা বলা মানে মিথ্যা বলা মানে সমাজ এটাই বুঝাইতে চায় এই রমাদান অবস্থা যদি মিথ্যা কথা বলা হয় তাহলে আল্লাহ আল্লাহ রসুলাম বলেন মাল্লাম কাউলা জোরে আমালা বিহি ফালাই ফালাইসালিল্লাহ হাজাতুন যে ব্যক্তি মিথ্যা কথা থাকতে পারে নাই মিথ্যা আমল থাকতে পারে নাই এই লোক খানা থেকে পানীয় থেকে বিরত থেকে কষ্ট করে উপবাস থাকা আল্লাহর কোনো দরকার নেই তাহলে সিয়াম পালনের সাথে সাথে আমাদের এই কাজগুলো ছেড়ে দিতে হবে মিথ্যা কথা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা বলা এবং সার্বিক সব ব্যাপারে মিথ্যা বলা গিবত গিবত ছেড়ে দিতে হবে গিবতটা সমাজে খুব বেশি বেড়ে গেছে এবং ফেসবুকের কারণে গিবত আরো বেড়ে গেছে ফেসবুকে শুধু গিবত আর গিবত অমুকের নামে তমুকের নামে তার নামে কত সত্য কত মিথ্যা এবং গিবত বহতান অপবাদ তারপরে মিথ্যা কথা একজনের মান সম্মান নষ্ট করা মানে অসংখ্য কবিরা গুনার সমাহার আজকের ফেসবুক দেখবেন যে এর মাধ্যমে কত কবিরা গুণা হচ্ছে গিবত করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে কারো মান সম্মান নষ্ট করা হচ্ছে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে কত কিছু হচ্ছে এর মাধ্যমে তবে এর মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়া তো হচ্ছে ভালো কাজও হচ্ছে কিন্তু ভালো কাজের সাথে সাথে খারাপ যে কাজগুলো এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে গিবত ছেড়ে দিতে হবে গিবতের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে গিবতটা একটা নীরব ঘাতক মানে এটা এত সহজে নীরবে হয়ে যায় আমি আপনি তেরো পাই না কারণ গিবত শুনতেও মজা করতেও মজা এটার পিছনে শয়তানের ইন্ধন থাকে এজন্য দেখবেন আরেকজন গিবত করতেছে আরেক লোকের আপনার আমার কাছে শুনতে খুব মজা লাগে আরো শুনি আরো একটু শুনি ভাই আর একটু বলেন যদি কেউ এক কোনো আলেমের বিরুদ্ধে বলে তা তো ভাই আর একটু বলেন শুনি আরো ভালো করে আরো মজা লাগে হ্যাঁ এই যে গিবত এই সিয়াম অবস্থায় গিবত ছেড়ে দেওয়ার আমাদেরকে অনুশীলন করতে হবে যে এক মাস যদি আমি অভ্যাস করি যে কোনো গিবত করবো না রমাদান মাসে ইনশাল্লাহ এই এক মাস অভ্যাসের দ্বারা পরবর্তীতে আর আমার আপনার মধ্যে গিবত আসবে না নামিমা নামিমা মানে ছগল খড়ি ছগল খড়ি থাকতে হবে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগাই দেওয়া বিশেষ করে বর্তমানে দেখা যায় আমাদের বাইদের মধ্যেও গ্রুপে গ্রুপে বিভক্তি হয়ে যায় আকিদা একই মানহাজ একই সব একই সেখানে আবার দলাদলি হবে কেন আমাদের মাকসাদ একই লক্ষ্য উদ্দেশ্য একই এটার মানবীয় কিছু গুণাবলী আমাদের মধ্যে সবার মধ্যে খারাপ কিছু গুণ আছে এই গুণগুলো থাকতে হবে ছেড়ে আমাদেরকে এই দলাদলি গ্রুপিং এগুলো একেবারেই ছেড়ে দিতে হবে আল্লাহর বাস্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আমাদের দাওয়াতের অনুসারী সালফে সালেহিনের মানহাজের অনুসারী এমনি ভাই কম সেখানে যদি আবার দলাদলি থাকে তাহলে তো একেবারে বরবাদ এজন্য কোন ধরনের তাৎসুব দলবাজি এবং কোন কোন জায়গায় দেখা যায় এক এক সাক্ষ্য নিয়ে এক এক গ্রুপ তৈরি হয় এটাও আরেক জাহেলিয়ত আমরা কোন ব্যক্তির অন্ধ আনুগত্য করি না কোন এক অন্ধ আনুগত্য করি না এটা কোন শায়েখের অন্ধ আনুগত্য করা যায় নাই এই জন্য আমি ইমাম হোসাইনেরও সব কথা মেনে নিবেন তা জায়েজ নাই কারণ আমারও আগা করা সব ঠিক নেই অসংখ্য ভুল হতে পারে আমার থেকে যেটা যেটা সহি কোরআন সুন্না সম্মত সেটা মেনে নেবেন সেটা আমল করবেন যেটা কোরআন সুন্নার সাথে মেলে না সেটা বাদ কিন্তু যদি বলে যে না এই সাহেকে যা বলে তাই মানব এর বাইরে আর কিছু মানি না এটা আরেক আশ্রব আরেক দলবাজি আরেক জাহেলিয়ত আরেক কবিরা গুণা হারাম কাজ এই এই দলবাজি অনেকের মধ্যে গড়ে উঠে যে কোনো এক শাইকের প্রতি এত মহব্বত বেড়ে যায় অতিভক্তি বাড়তে বাড়তে তখন ওই শাইক ছাড়া আর কিছু বুঝে না ওই শাকে যেটা বলে কয় ওইটাই ঠিক একজনে যে সব কথা বলবে তাহলে তো আমরা একজন ইমামের আনুগত্য করতে পারি অন্ধ আনুগত্য তাকলিদে সবচেয়ে ইয়ে করতে পারি আপনি যদি আজকের যুগের একজন শায়েখের তাকলিদ করতে পারেন অন্ধ আনুগত্য করতে পারেন তাকলিদে শক্তি করতে পারেন তার থেকে তো ওই পূর্বেকার যুগের ইমামদের তাকলিদে শক্তি করা অনেক ভালো কি বলেন কারণ তারা আমাদের থেকে অনেক ভালো মানুষ ছিলেন তারা খাইরুল করুনের মানুষ ছিলেন তাহলে অন্ধ আনুগত্য জায়জ নাই বলেই তো আমরা তাকলিদে সচ্ছি করি না আমরা এত্তেবা করি এবং সমষ্টিগত ইমামদের আমরা তাকলিদ করি চার মাঝহের তাকলিদ করি এক মাঝহের তাকলিদ করি না তাহলে আমরা সহি আকিদার যত শায়েখ আছেন সবাইকে মহব্বত করব। সবাইকে কথা শুনবো সবাইকে সম্মান করব। কিন্তু একজন কেন্দ্রিক কোন ধরনের গ্রুপিং কোন ধরনের অতিভক্তি অতিমাত্রার এইগুলো যখন গড়ে উঠবে তখন সেখানে দলাদলি তৈরি হয় এগুলা থেকে দূরে থাকতে হবে আর নেতৃত্বের আমাদের এখানে তো কোনো দলে নাই আমরা তো কোনো দলে গঠন করি না আমরা কোনো দল করি না আমাদের আকিদার দল এমনি হয়ে যায় মানে দল করা লাগে না এটা অটোমেটিক দল হয়ে যায় কারণ কারো যদি আকিদা মিলে যায় আকিদা মানে কি ঘিরা দেওয়া ঘিরা দেওয়া আগ ধয় না বিয়ের আগ আট মানে কি একটা সেলের মধ্যে আর একটা মেয়ের মধ্যে ঘিরা লাগাই এটার নাম হলো আট আকিদা মানে ঘিরা দেওয়া তো যখন আমার আকিদা আপনার আকিদা এক হয়ে যাবে তখন আমার আর আপনার মধ্যে আপনি ঘিরা লেগে যাবে মানে দেখবেন এক ভাইয়ের সাথে এক ভাইয়ের আপনার পরিচয় ছিল না কোনোদিন তার সাথে কথাও হয় নাই কিন্তু যখন দেখবেন যে আপনার আকিদা আর ভাইয়ের আকিদা মিলে গেছে তখন নিজের মায়ের পেটের বাইরের থেকেও মহব্বত বেশি চলে আসে আসে আচ্ছা না এটা কেন আসে ওই যে ঘিরা লাগিয়ে গেছে আপনার আকিদা তার আকিদা মিলে গেছে তো এর মাধ্যমে তো আমাদের মধ্যে আকিদার দল হয়ে গেছে এটাই আহলুসন্নাওয়াল জামা এবং আমরা আহলুসন্নাওয়াল জামাতার আকিদার অনুসারী যত ভাই আছে তারা সব এক দল এর বাইরে আমরা দলবাজি ফেরকাবাজি গ্রুপিং আর দরকার নাই এর বাইরে আমরা সাময়িক কাজকর্ম করার জন্য আমাদের মধ্যে সুরার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে কার্যক্রম হবে আমরা পরামর্শ করব কি ধরেন একটা মাহফিল করবেন একটা মাদ্রাসা পরিচালনা করবেন যে কোনো একটা কাজ করবেন এটা কিভাবে করা যায় এটা নিয়ে আমরা পরামর্শের ভিত্তিতে সুরার ভিত্তিতে কার্যক্রম করব। কিন্তু সেখানে নেতৃত্ব নিয়ে কোনো ধরনের কোন দল কোন ধরনের কিছু করা যাবে না সম্মানিত ভাইয়েরা আরেকটি রমজানের দিনে সবচেয়ে মারাত্মক গুণা হলো গান বাজনা গান বাজনার এমন অবস্থা সমাজে এখন কানবাজটাকে হালাল বানাই ফেলছে এটাকে মানুষ হারাম এই উপলব্ধিতে উঠে গেছে আমার উম্মত চারটা জিনিসকে হালাল বানাই ফেলবে জেনাকে তারা হালাল বানাই ফেলবে তারপরে রেশমি কাপড়কে হালাল বানাই ফেলবে তারপরে মদকে মাদককে হালাল বানাই ফেলবে আর বাদ্যযন্ত্রকে তারা একসময় হালাল বানাই ফেলবে এখন গান বাজনা এমন অবস্থা হয়েছে এটা তো হারাম এই অনুভূতিও চলে গেছে অনেকে নামাজও পড়ে রোজাও রাখে আবার গানও শুনে এরকম মুসলমানও আছে এটা যে কবিরা গুণা তাও বা করতে হবে এই অনুভূতি নেই আবার আমরা দেখি ইসলামী গানের সাথে বর্তমানে বাদ্যযন্ত্র বাজায় বাজায় মিউজিক বাজায় বাজায় ইসলামী গান গায় এটা আরেক ফেতনা আরেক জাহেলিয়ত এটার মাধ্যমে বরং ইসলামের বিকৃতি করা হচ্ছে আপনি ইসলামে গান গান বাদ্যযন্ত্র ছাড়া যদি গানের মধ্যে সেরেক না থাকে কোনো বেদাতি কথা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো যেটার প্রতি মানুষকে উত্তম আখলাকের দিকে ঢাকা হবে কিন্তু ওই গানের সাথে ইসলামী গান আপনি বাদ্যযন্ত্র লাগাই দিচ্ছেন হারাম জিনিস লাগাই দিচ্ছেন এই হারাম বাদ্যযন্ত্র দিয়ে গান গাওয়া গান শোনা যায় নাই এই ব্যাপারে আপনারা ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে খুব সতর্ক করবেন যে এগুলো স্পষ্ট হারাম বাদ্যযন্ত্র কোনো অবস্থায় জায়েজ নাই ইসলামী গানের সাথে বা ইসলামী নাম লাগাই দিলে জায়েজ হয় না মদ পান করবেন যদি বিসমিল্লা বলে খান জায়েজ হবে হারাম হারাম এটার বিসমিল্লা বললেও হারাম বিসমিল্লা না বললেও হারাম সুতরাং ইসলামী লাগাই দিয়ে দিলে বাদ্যযন্ত্র কোনোদিন হালাল হয় না রমাদানে কয়েকটি জিনিস খেয়াল রাখবেন ইফতারিটা তাড়াতাড়ি করবেন তাড়াতাড়ি মানে আবার সূর্য অস্ত যাওয়ার আগে করে ফেলবেন তা না তাড়াতাড়ি মানে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার আছে ওই ক্যালেন্ডারে দেখবেন লেখা আছে সূর্যাস্তের সময় সূর্যাস্তের সময়টা দেখে সূর্য যখন অস্ত যাবে তখন ইফতার করে ফেলবেন আজানের সাথে আপনার ইফতারের সম্পর্ক না ইফতারের সম্পর্ক সূর্য অস্ত যাওয়ার সঙ্গে অস্ত গেছে বা আপনার আর কোনো সন্দেহ করার দরকার নেই না এখনো সূর্য ডুবছে কিনা এখনো তো আজান হয় নাই এত তাড়াতাড়ি কেমনে করব এত সন্দেহের দরকার নেই এখন আমাদের সবার কাছে গড়ি আছে সব আছে সব ক্লিয়ার এবং আবহাওয়াবিদেরা সবাই ঠিক করে দিছে যে এটাই আপনার এই সূর্য অস্তের সময় তো যেখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আপনার ঠিক করে দিছে আবহাওয়াবিদদের পরামর্শ ক্রমে আপনি সন্দেহ করার আর দরকার কি কিন্তু আমাদের অনেক ভাই বসে থাকে সূর্য সূর্যাস্ত হয়ে গেছে তারপরে বসে আছে আরো পাঁচ মিনিট কয় আজান হোক অথচ নবী সালাম কি বলছেন মা আজ্জালু আমার ততক্ষণ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ ইফতারটা তাড়াতাড়ি করবে তো নবীলাম যেহেতু তাড়াতাড়ি করতে বলছেন আপনাকে কিন্তু শয়তান তাড়াতাড়ি করতে দিবে না কারণ তাড়াতাড়ি করলে তো আপনার নবীলামের কথার উপরে আমল হয়ে গেছে এই জন্য দেখবেন আমাদের দেশে ইচ্ছা করে মানুষ দেরি করে ইফতার করে বসে থাকে করে না সারাদিন উপবাস হয়েছি আর পাঁচ মিনিটে কি রু চলে যাবো নাকি আস্তে ধীরে করি বসে থাকে এটা নবিসের সুন্নতের খেলাফ আরেকটা দেখবেন নবিসাম বলছেন তেত্রিশ বার সোমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ার জন্য নবিসাম এখানে নির্দিষ্ট করে দিয়েছেন তেত্রিশ বার শয়তান আপনাকে তেত্রিশ বার করতে দিবে না দেখবেন যে হয় চৌত্রিশ বার হইব না বত্রিশ বার হইব আপনি যদি গভীর মনোযোগের সাথে তাজবি আদায় না করেন আপনি তেত্রিশ বার পড়তে পারবেন না কারণ নবী সালাম এখানে তেত্রিশ বলছেন শয়তান কখনো দিবে না আপনাকে তেত্রিশের উপরে আমল করার জন্য শয়তান আপনার চৌত্রিশ বানাই দিব না আমি বত্রিশ বানাই দিব কারণ তেত্রিশ হলে তো আপনি নবী সালামের শূন্যতার আমল করে ফেলছেন ঠিক একই রকম নবী সালাম বলছেন ইফতার করতে হবে তাড়াতাড়ি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সুতরাং শয়তান আপনাকে দিবে না তাড়াতাড়ি ইফতার করতে শয়তান কবে আর একটু অপেক্ষা করো আজান হোক আরে এখনো আকাশে লাল দেখা যায় এত তাড়াতাড়ি সূর্য ডুবে নাই মানে সন্দেহের রোগ আপনার ভিতরে ঢুকাই দিবে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ ভাগ আমাদের সবাইকে পবিত্র শাহর মাদানের সকল বরকত সকল ফজিলত লাভ করার তৌফিক দান করুন আল্লাহ ভাগ আমাদের সবাইকে সেরেক থেকে বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দিন সুন্নতের উপরে তৌহিদের উপরে জীবন যাপন করার তৌফিক দান করুন দুনিয়া যতদিন বেঁচে থাকে আল্লাহ পাক ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে আল্লাপাক বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমাদের ইমানকে আল্লাপাক বিশুদ্ধ করে দিন আমাদের ইমানকে আল্লাপাক শেরেক মুক্ত তাওহিদি ইমান বানিয়ে দিন আমিন ইয়ারাব্বাল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহাক সবাইকে সুস্থতা দান করুন আজকের এই মাজলিসকে এই সম্মেলনকে সেমিনারকে আল্লাহাক কবল ও মঞ্জুর করে নিন এই সম্মেলন সফল করার জন্য যেই ভাই যেভাবে সহযোগিতা করেছেন সকল ভাই বোনদের সকল সহযোগিতাকে আল্লাহাক কবল ও মঞ্জুর করে নিন এখানে আমাদের যে মাদ্রাসা মহেশপুর মেসবাহুল মাদ্রাসা আল্লাহ পাকে এই মাদ্রাসাকে কবল ও মঞ্জুর করে নিন এই মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী সবাইকে আল্লাহ পাক কবল করে নিন এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ পাক এমন আলেম তৈরি করে দিন যারা সহি আকিদার অনুসারী হয়ে মানুষ এই সমাজ থেকে সেরেক বেদার দূর করতে পারেন আল্লাহ পাক সেই তফিক দান করুন